ফাতাফার রাকাবে কুমান সাবিলে মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল হকিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলিহে আজকেও আপনাদের সাথে সে আলোচনাই করব যে আলোচনা এর আগে হয়েছে দুইটি অনুষ্ঠানে মঙ্গলবারে এবং শুক্রবারে তা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা যার অপর নাম বাংলাদেশের চাষিদের কাছে পরিচিত বা সাধারণ লোকদের কাছে পরিচিত চর্মনাই বলে আসলে এই তরিকার আসল নাম হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া এই তরিকা সম্পর্কে এই তরিকে আছে কি জি এ সম্পর্কে দুটি আলোচনাতেও তাদের সামান্য আলোচনা শেষ হয়নি এত ইসলাম বিরোধী কথাবার্তা রয়েছে যে কোনটি কথা সম্পর্কে মুসলিম উম্মাকে সাবধান করব আর কোনটি ছাড়ব দিশেহারা যদি দুটি চারটি দশটি ভুল থাকে তো একটি দুটি আলোচনায় শেষ করে দেওয়া যায় কিন্তু প্রতিটি পাতাই পাতায় যদি দুটি চারটি করে ভুল থাকে আর প্রতিটি কিতাবে যদি ভুল থাকে তাহলে এই মুসলিম উম্মাদকে কেমন করে সতর্ক করা সম্ভব হয় সামান্য কথায় তাই একটু আলোচনার হক আদায় করার জন্য কথা লম্বা হয়ে যাচ্ছে একটি ঘটনা বর্ণনা করেছেন ইসহাক সাহেব চরমনাইর আগের পীর বাবা পীর সেই ঘটনাটি সহি বোখারিতে রয়েছে কেমন করে তারা কোরআন এবং হাদিসের বিকৃতি করে তার একটি নিদর্শন লক্ষণ দেখুন হাদিসে কি রয়েছে আর তিনি তাসাউফ এবং পীর মরিদির ব্যবসা চালানোর জন্য কেমন ভাবে হাদিসের অর্থকে বিকৃত করেছেন দুটি পার্থক্য পাশাপাশি আপনাদের সামনে পেশ করব কারণ হাদিস আমি নোট করে নিয়ে এসছি আপনাদের সামনে আছে হাদিস আর তার সাথে সাথে তার ঘটনাও পড়ে শোনাচ্ছি প্রথম ঘটনাটি শোনাই প্রথম ঘটনাটি শোনায় তার ভাষায় কি বলছে বলছে বনি ইসরায়েল এক ডাকাতের ঘটনা কিতাবের নাম হচ্ছে ভেদে মারেফাত বা ইয়াদে খোদা পৃষ্ঠা নম্বর হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশে এই ঘটনাটি বর্ণনা করেছেন সাহেব বলছেন বানি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল ডাকাত এমন কোন গোনা বাকি ছিল না যাহা সে করে নাই প্রায় একশত খুন সে করিয়াছে একদা তাহার অন্তরে আখেরাতের ভয় জাগিয়া উঠিল এবং নিজের মুক্তির উপায় খুঁজিতে লাগিল তাই একদিন এক আলেম সাহেবের কাছে গিয়া সে জিজ্ঞাসা করিল কি বলল সে প্রথম প্রথম আলেমের কাছে গেল মনে রাখেন কথা কিন্তু আর হাদিসে কি আছে তা দেখবে হজুর না করিয়াছি এমন কোন গোনা নাই খুন বহু করিয়াছি এখন আমার মুক্তির কোন উপায় আছে কিনা আলেম সাহেব বলিলেন তোমার দোজক ছাড়া উপায় নেই ইহা শোনা মাত্র ওই ব্যক্তি তলোয়ার বাহির করিয়া মাওলানা সাহেবকে কতল করিয়া ফেলিল এবং এই বলিতে বলিতে চলিয়া গেল যে যদি দোজখে যাইতে হয় তবে আরো পাপ করিয়া লই কিন্তু আল্লাহর মর্জি কিছুদিন পরে তাহার খেয়াল আসিল যে এমন একজন আলেমের কাছে যায় যাহার ভিতর এলমে মারিফাত আছে যার ভিতরে এলমে মারিফাত আছে শুনে রাখেন ভালো করে কিভাবে মিথ্যা কথাবার্তা এতে লিখা হয়েছে আর হাদিস শরীফে কি আছে তা দেখুন রসুল্লাহামের পবিত্র বাণীতে কি আছে যার কাছে এলমে মারিফাত আছে <clears throat> দেখি তিনি কি বলেন বহু খোঁজার পর একজন আলেমের বা আলেমের বা আমলে সংবাদ পাইলেন আলম বা আমলে সংবাদ পাইলেন সেখানে সে উপস্থিত হইল এবং নিজের অবস্থা জানাইয়া বলিল হুজুর এখন আমার কোনো উপায় আছে কি আমার মতো পাকবি হোদা পাপ কি মাফ করিবেন হুজুর বলেন বাবা তোমার কোনো ভয় নাই খাস তবা করো আল্লাহ পাক তোমার সমস্ত গোনা মাফ করিয়া দেবেন খাস তবা করো সমস্ত গোনা মাফ করিয়া দেবেন ঘটনাটি শুনলেন না আর বিস্তারিত ঘটনা শোনাবো না সেই লোকের তো সে শেষ পরিণামে জান্নাতে যাবে ঘটনা সেই বুখারিতে রয়েছে এখন শোনে হাদিস থেকে হাদিস বোখারি তো রয়েছে মুসলিম রয়েছে হাদিস সহি বোখারি তো রয়েছে মুসলিম রয়েছে মুতাফাক আলী সহি হাদিস তাতে কি আছে আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালাহন বর্ণনা করেছেন আন আবি সাইদ খুদরি আমি আরবিও পড়ে দিচ্ছি যাতে বিদাতি চর্ম নাই আলেমরাও অস্বীকার না করতে পারে আর যদি হটকারিতা আল্লাহর হুজত কায়ম হয়ে যাওয়ার পর অস্বীকার করে তো ফামান শাহ আফ আলী ওমেন ওমান শাহ আফ আলী আকফুর যে ইচ্ছা যার ইচ্ছা সে ইমানের রাস্তায় আসুক আর যার ইচ্ছা সে কুফুরি রাস্তা ধরে শিখ রাস্তা ধরে করলো দলালাতিন ফিন্নার জাহান নামে যাক বলছেন যে আন্না নবী আল্লাহ সাল্লাহ কাল নবী সাল্লাম এরশাদ করেন কানা ফিমান কানা কাবলা কুমরা জলুন তোমাদের পূর্ব যুগে অর্থাৎ প্রাচীন যুগে একজন মানুষ ছিল কাতালাতিস আতিস ইন আনাফসান নিরানব্বই জন লোককে হত্যা করেছিল ফাসা আলান আলামে আহলিল আর্দে তারপরে জিজ্ঞাসা করলো তবার ইচ্ছা হলো জিজ্ঞাসা করলো যে এই পৃথিবীতে কে বেশি জ্ঞানী আছে ফাদুল্লাহ আলা রাহেবিন একজন খ্রিস্টান ধর্ম যাজকের খবর দেওয়া হইল রাহেব মানে যে এবাদত উপাসনা জঙ্গলে বনে জঙ্গলে উপাসনা করে রাহেব রাহেব বলা হয় যারা সংসার ত্যাগী হয়েছে খ্রিস্টানদের মধ্যে এবং সংসার ত্যাগী হয়ে তারা এবাদত উপাসনায় লেগে গেছে এদেরকে রাহেব বলা হয় তাহলে রাহেব মানে আলেম নাই রাহেব মানে কোন আলেম নয় তার কাছে আসলো ফাকাল মিন তার কবুল হবে কি কালাল্লা যেহেতু আবেদ সে বনে জঙ্গলে খুব উপাসনা এবাদত করে কিন্তু এলম ছিল না আল্লাহর দিন সম্পর্কে ভালো সেই জন্য লা করে দিল যে না নিরানব্বই জন লোকে খুন করেছো তোমার তবা কবুল হবে না ফাঁকা আল্লাহ তাকে হত্যা করে দিল ফাঁকাম্মালা বেহিমে একশোটা পুরা করে দিল সোম্মা সালান আনাম আহলিল আর্জে তারপরে জিজ্ঞাসা করলো যে আর কে পৃথিবীতে সবচাইতে জ্ঞানী আছে ফাদুল্লাহ আলা রাজলিন আলেমিন শোনেন ভালো করে ফাদুল্লাহ আলা রাজলিন আলেমিন তাকে বাতলানো হলো একজন আলেম সম্পর্কে দেখলেন একজন আলেম সম্পর্কে আর এখানে কি শুনলেন প্রথমটা আলেম ছিল যে ভুল ফতুয়া দিল আর দ্বিতীয় ছিল যার মারেফতের মানে পীর সাহেব ছিল যার মারেফতি জ্ঞান ছিল শুনলেন না তাহলে দেখেন বোখারি মুসলিম শরীফের হাদিস কোন দিকে নিয়ে যায় আপনাকে আর ভেদে মারেফাতি আদি খোদা কোন দিকে নিয়ে যায় আপনাকে শোনেন আগে এগুলি যেগুলো বলছে সেগুলো বলতে দেন তারপরে আরেকটি কিসা আছে নাসুহার কিসা শুনেছেন নাসুহার কিসা নাসুহার কিসা লিখেছেন নাসুহার কিচ্ছা খ নাসুহার কিচ্ছা তো এ রয়েছে উনচল্লিশ পৃষ্ঠা এই কিতাবের উনচল্লিশ পৃষ্ঠায় এ নাসুহার কিচ্ছা লিখেছে এটি আমি মনে করতাম যেগুলি জাহেলদের মধ্যে প্রচলিত কিসা কারণ আল্লাহ ফাক যে বলেছেন আমানু তুবু নাসুহা নাসুহা মানে খালিস অন্তর থেকে নাসাহ নসিহত ওর থেকে নসিহত নসিহত মানে কি হিতাকাঙ্ক্ষী হওয়া উপদেশ দেওয়া যে ব্যক্তি আপনাকে উপদেশ দিচ্ছে যে আপনার হিতাকাঙ্ক্ষী হচ্ছে খালেস অন্তর থেকে আপনার কল্যাণ চাই তাই না এই জন্য আনুস মানে আল খালিস আরবি ভাষায় যে কোন অভিধান আরবি ডিকশনারি বের করলে দেখবেন আনুস মানে আল খালিস তো তওবাতান্নাসুহা মানে হে ইমানদারগণ আইয়ুহাল্লাযিনা তুবু নিকট তোমরা তবা করো তওবাতান্নাসুহা মানে খালিস অন্তর নির্ভেজাল ভেজাল নেই পাপ ছেড়ে দিয়ে একবারে পাপ মুক্ত হয়ে আন্তরিকতার সাথে তবা করো এই তাফসির তাফসির কিতাবাদি আমি আর বেশি কথা লম্বা করতে এমনিতে লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য না হলে আমি তফসির কাসির নিয়ে আসতাম আর বিভিন্ন তফসির ফতুল কাদির নিয়ে আসতাম বহু তফসির নিয়ে এসে আপনাদেরকে দেখাইতাম যে তাতে মুফাসরিনগণ এই চোদ্দশো বছরের মুফাসরিগণ কি তফসির করেছেন সাহবাই কেরাম তাবেন তাবা তাবিন কি তফসির সুহামানে খালেসা তবাতান না সুহামানে তবাতান খালেসা খালিস তবা করো আর এই নাসুয়ার কিসা জাহেল মূর্খরা বয়ান করে কথে ভাবতাম কিন্তু চর্মনাইয়ের পীর যে লক্ষ লক্ষ লোককে জান্নাত নিয়ে যাওয়ার এই দায়িত্ব নিয়েছে সে যে বয়ান করবে যে এক লোক ছিল যে মহিলা সেজে গিয়ে বাদশার আর বাদশার মেয়ের খেদমত করতে লাগলো মহিলা সেজে গিয়ে বুঝতে পারেনি ও মনে করলো যে মহিলা আছে আমার স্ত্রীর খেদমত করবে মেয়ের খেদমত করবে আর এই পাপ করতো মানে তাদের হাত পা টিপতো তাদের শরীর হাত নাড়তো তাদেরকে তেল মালিশ করতো এই কিসা শুনিয়েছে এই কি ভিত্তিহীন কিসা এই কিতাবে রয়েছে যে কিসা কোনো সাহি তফসিরে নেই মানুষের মুখ ছাড়া গত মঙ্গলবারের দিনে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম যা হচ্ছে এই নাইয়ের কথা যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান এ কথাটি কোরআন না হাদিস কারণ আজকে শুক্রবার যেহেতু অনেক ভাই নতুন এসছেন সেজন্য আবার একটু ইঙ্গিত দিচ্ছে শুধু সেই দিকে তিনি কি বলছেন বুজরুগদের উক্তি কার উক্তি বুজরুগদের উক্তি আমি গত মঙ্গলবার এই জন্য বলি সবচেয়ে বড় বুজরুগ হচ্ছে ইবলিশ শয়তান বুড়া সবচেয়ে বড় বুজরুগ হচ্ছে ইবলিশ শয়তান বুড়া যার বয়স আদম চাইতো বেশি আজ আচ্ছা, ফেরেস্তাদের সাথে থেকেছ হ্যাঁ আর তার সাথে আরেকটি কথা বলেছি ওয়াহি দুই প্রকার এক হচ্ছে আল্লাহর ওয়াহি ওয়াহিউল্লাহ আল্লাহর ওয়াহি যা আম্বে এবং রসুলগণের কাছে আসে আরেকটি হচ্ছে ওয়াহিউ শয়তান শয়তানের ওয়াহি নোয়া আলি ইসলামের যুগে যখন মূর্তি পূজা শুরু করালো বুড়া শয়তান এসে তখন আলখাল্লা জুব্বা লাগিয়ে আর ওই সব ঢিলা ঢালা পোশাক লাগিয়ে টুপি দাড়ি নিয়ে এসে বললো যে তোমরা কি করো ধীরে ধীরে বলতে বেকুফ তোমরা কিচ্ছু জানো না তোমাদের পূর্বপুরুষরা এইসব মূর্তিরই পূজা করতো দুইবার করে এসে প্রথমবার একটু হালকা গুমরা করলো যে তোমরা মূর্তিটা তৈরি করে রাখো তাহলে যখন এত ভালো ভালোবাসছো আল্লাহর এবাদতে মন লাগবে আর ওই জাতিরা যখন মারা গেল যারা নবী নবীকে দেখেছেন তার আগের নবীকে ইদরিস আল ইসলাম অথবা অন্য কোনো নবীকে দেখেছিলেন তো পরের যারা প্রজন্ম জেনারেশন তাদেরকে এসে বললো যে তোমরা তো বেকু তোমাদের বাপদাদার এই প্রতিমাগুলিরই পূজা করতো এদেরকে সেজদা করতো এদের ওসিলায় আল্লাহকে পেত তোমরা এদেরকে সেজদা করো মূর্তি পূজা শুরু করিয়ে দিল ওই বুড়া বুজুর্গ ইবলিস সেই বুজুর্গ ইবলিসের ওহি হয় জি কোরআনে করিমের ওই আয়াতটি শুনিয়েছি ওয়াইন্না নিশ্চয় শয়তান করে তার বন্ধুদের ওলিদের কাছে তো শয়তান যারা তাদের কাছে ওহি কোরআন সন্ন্যার ওহি না তাদেরকে তাদের কাছে কি থাকে বুজরুকদের উক্তি মাল্লাই শেখন ফাশেখ শয়তান যেই ব্যক্তির পীর নাই তার পীর শয়তান বুঝতে পারলেন এই হচ্ছে এদের দিন যেই দিন কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহর কথা তো নেই রসুলের কথা নেই ইবলিশের কথাতে আছে যাকে বুজরুক বলেছে much. আরো আপনাদেরকে পীরের মুড়ি হওয়ার দাওয়াত দিতে গিয়ে বলছেন একজন ফকির দরবেশ খোঁজ করিয়া তদবির হ্যাঁ তদবির দিতে হয় তদরূপ আপনাকেও একজন পীরে কামেলের কাছে গিয়া দেলের শয়তান দূর করিতে হইবে কোরআনের কথা হাদিসের কথা কোন হাদিস আছে পীরের কাছে যেতে হবে আল্লাহ বলছেন সাধারণ মানুষদেরকে ফাঁস আলু আহলা জিক্রে ইনকুন্তুমলা আলমন যদি না জানা থাকে মাসালা যে উজু কেমন করে করব নামাজ কেমন করে পড়বো ইমানের খুঁটি কয়টি ইসলামের খুঁটি কয়টি দিন সম্পর্কে জানা নাই তাহলে আলেমগণকে জিজ্ঞাসা করে নাও তার কাছে বসো শিখে নাও ব্যাস হয়ে গেল তোমার অজ্ঞতা দূর করে নাও জেহাল্লা দূর করে নাও বিল বাইয়ে না তো দলিল প্রমাণ সহ অন্ধভাবে নাই আলেমদের কাছে আল্লাহ শিখতে বলেছেন আহলা জিক্রা জিকির আল্লাহ ইন্দানহানুনাজ্জাল্লা জিকির কোরআন এবং হাদিসকে আল্লাহ জিকির বলেছেন যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে তাদের কাছে জানতাম আলেমের কাছে আল্লাহ জানতে বলেছেন কিন্তু পীরের কাছে গিয়ে মুড়ি ধুইতে হবে হ্যাঁ এবং তিনি যা বলবেন তাই শুনতে হবে তার সামনে মৃত লাশের মতো থাকতে হবে অর্থাৎ মৃত লাশকে যেভাবে উল্টা পাল্টা করুক সেই রকমই মরিদ হইতে হবে তাদের কিতাবাদিতে আছে তো এ কথা শরীয়তে নাই কোরআন এবং হাদিসে নেই প্রশ্ন করছেন এই পীর সাহেবকে যে হুজুর পীর সাহেব মরিদকে ফাইজ দিয়া থাকেন কি দিয়া থাকেন ফাইজ গত মঙ্গল ফাইজ ওয়াজ হাল জজবা বুঝতে পারছেন এতগুলি ভাষা হ্যাঁ তো এই এই যে ভাষাগুলি রয়েছে এগুলি কোরআন হাদিসে খুঁজেন তাসাউফ থেকে শুরু করেন এর আসল মূল হচ্ছে কি তাসাউফ এ তাসাউফ বা সুফিবাদ শব্দটি কোরআনে কোথাও আছে নেই হাদিসে আছে নেই আসলটাই নেই আর এর বিভিন্ন শির কুফরি এবং বিদাতি পরিভাষা টার্মগুলি হচ্ছে এগুলি ফাইজ ফাইজ বন্টন করে পীরেরা হ্যাঁ? ওয়াজুদ হয় হাল হয় এটা জজবা মজুব এসব পরিভাষা তাদের আছে তো এর আগে কিন্তু ওয়াদা করেছে যে ফাইজের অর্থ পরে বয়ান করা হবে বলছে ফাইজ অর্থ বিশেষ দান ফাইজের অর্থ কি বিশেষ দান কিন্তু সাধারণভাবে ইহার অর্থ হইবে পীর সাহেব কর্তৃক মরিদকে খাস দোয়া করা ও দয়ার দৃষ্টি মরিদের প্রতি রাখা দয়ার দৃষ্টি রাখবে হাল্লার দয়ার প্রয়োজন কি পীরের দয়া পীরের দয়া লাগবে তাওয়াজ্য শব্দ আরেকটি পরিভাষা হচ্ছে এদের সুফিদের বিদাতি পরিভাষা তাওয়াজ্য তাওয়াজ্য মানে মনোযোগ দেওয়া আপনার উপর আপনার উপর লক্ষ্য রাখা পীর সাহেব লক্ষ্য রেখেছেন আপনার উপর আপনাকে কোনো বিপদ আপদে পড়তে দেবে না দুনিয়ার বিপদে পড়তে দেবে না আর আখেরাতের বিপদে পড়তে দেবে না কবরে কোনো মুশকিল হতে দেবে না আর আখেরাতে কোনো মুশকিল হতে দেবে না এই তাওয়াজ্য তাওয়াজ্য শব্দের অর্থ কোনো ব্যক্তির প্রতি লক্ষ্য দৃষ্টি রাখা পীর সাহেব মরিদের প্রতি খাস দৃষ্টি দিলে তাহাকে তাওয়াজ্য বলা হয় আরো মনে রাখবেন তাদের আকিদা রয়েছে জীবিত পীর হোক আর মৃত পীর হোক তাদের কাছে যেহেতু আল্লাহ রইলা মরেও মরে না সুতরাং মৃত পীরও তাওয়াজ্য রাখে কবর থেকে তাওয়াজ্য রাখে খেয়াল রাখে কিন্তু নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হাসান হোসেন উপর রাখতে বললেন না হাসান রাজি আল্লাহ তার প্রিয় নাতির খাবারে বিষ দিয়ে দিল কেউ নবী করিম সাল্লাম তওয়াজ্য রাখতে পারলেন না পীরেরা রাখে আল্লাহ নবী রাখতে পারেন আও বাকার ওমর উসমান তারা কেউ তওয়াজ্য রাখতে পারেনি আলী তিনিও তাজ্জব এই পীরের সিলসিলার বড় পীর বানিয়েছে মিথ্যুকরা কাকে আলী রাজি আল্লাহ তালানক এই মর্মে আরেকটি আয়াত শুনিয়ে দিই সুরা জুমার আয়াত নম্বর ষাট আল্লাহ ফাকরাবুল আলম ইরশাদ করছেন যে ওয়াইমাল কেয়ামতে তারা কাজাবু আল্লাহ কিয়ামতের দিনে তুমি দেখতে পাবে ওই সব লোকদেরকে যারা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে দেখেন প্রথম ঘটনাটি দেখলেন আলেমকে তারা কি বানিয়ে দিল মারেফতের জ্ঞানী পীর বানিয়ে দিল আর যে ছিল তাদের মতো বিদাতি রাহেব তাকে বানিয়ে দিল আলেম বানালো না হাদিসের বিকৃতি আর এইভাবে বুজুর্গরা বলেছেন সুতরাং ধর্ম বুজুর্গরা বলেছেন সুতরাং ধর্ম যে পীর না থাকলে শয়তান জি তারপরে তাসাও ফায়েজ বরকত ইত্যাদি এসব যে আছে আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে যারা আল্লাহর দিন সম্পর্কে কোরআনেও নেই হাদিসেও নেই কিন্তু কাজাবু আল্লাহ আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলল তাদেরকে কেমতের দিন তাদেরকে কেমন অবস্থায় দেখবেন আল্লাহ আকবর কাজাবু আল্লাহ তাদের চেহারা হবে সুবহান আল্লাহ আসওয়াদ মানে বুঝেন তো কালো মুসুয়াদ্দা কালো আর কালো জি আসওয়াদ থেকে হচ্ছে মুসওয়াদ্দা একেবারে কালো চেহারা হবে তাদের বিকৃত চেহারা হবে তাদের আল্লাহর গজবে আল্লাহর আজাবে আর লাঞ্ছিত থাকবে পদদলিত থাকবে আর বড়ই পেরেশানিতে থাকবে যে উপায় তো নেই জাহান্নাম সামনে কারণ আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলে লক্ষ লক্ষ মানুষকে গুমরা করেছি তারা আল্লাহ বলছেন অহংকারী তাদের জন্য জাহান্নাম কি স্থান নয় যারা বলে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আসলাম গত শুক্রবার শুনেছেন না এই শামস্তাবরেজি শামস্তাবরেজি একটি কথা আর অতিরিক্ত এই কিতাবে আছে তার কিতাব থেকে যে শামস্তাবরেজি একবার বলল কুম্বেইজনির ঘটনা গত সপ্তাহে শুনিয়েছি বললো কুম্বে কুম্বেইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াও তো জীবিত হইল না আল্লাহর হুকুমে দাঁড়াও তখন জীবিত হলো না আর যখন রাগে বললো কুম্বে ইজনে আমার হুকুমে দাঁড়াও ফট করে দাঁড়িয়ে গেল জীবিত হয়ে গেল এরা আমাদের দেশে বলি সব আল্লাহ কি বলছেন তাদের সম্পর্কে ওয়াল আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছে যে বলে তো ফল হয় না কিন্তু বলে জীবিত করা যায় বা মৃত্যুকে মানুষ জীবিত করতে পারে মোহাম্মদ রসুল্লাহাম কোন মৃত্যুকে জীবিত করেছেন কোরআন হাদিসা আছে কোথাও না এইরকম অহংকারী যারা বলে আমি কম্বেজনি বললাম জীবিত করে ফেললাম তাদের জন্য জাহান্নাম কি ঠিকানা নয় তাদের বাসস্থান নয় অবশ্যই বলেছি আগে তারপরে শোনেন তাহাকেই তাওয়াজ বলা হয় হ্যাঁ পীর সাহেবের পক্ষ থেকে মরিদের প্রতি খাস দৃষ্টি দিলে তাহাকে তাওয়াজ বলা হয় দোয়া করা অতি দয়ার দৃষ্টি দেওয়াই বড় জিনিস জি মা সন্তানকে যে দুধ পান করায় তদরূপ পীর সাহেব মরিদকে ইলমে মারিফাতের সুদা পান করাইয়া থাকেন ইত্যাদি ইত্যাদি কিতাবে পীর দুই কিতাবে পীর দুই প্রকার বলিয়া উল্লেখ আছে কিতাবে পীর দুই প্রকার বলে উল্লেখ আছে আমরা তো শুনেছি আল কিতাব কাকে বলা হয় কে বলা হয় কোরআন আছে তাহলে এই কিতাব কোন কিতাব হাদিস আছে হাদিসও নেই তাহলে পীর যে দুই প্রকার এই ভাগটা শুনেন একটা নতুন ভাগ শুনবেন পীরে কামেল আর পীরে মোকাম্মেল এক তো একটা ভাগ তো শুনেছেন যে একটা হচ্ছে হক্কানি পীর আর একটা ভণ্ড পীর চরমনে শশীরা নিজে দাবি করে আমরা হকানি পীর আর দেওয়ানবাগি ফুলতুলি বেরুলিবি ওরা হলো আমরা ভণ্ড পীর এই এক ভাগ করেছে আর আর এক ভাগ করেছে যে আমাদের মধ্যে আবার দুই ভাগ আছে হকানিদের মধ্যে দুই ভাগ আছে পীরে কামেল মানে নিজে কামেল কিন্তু অন্যকে কামেল করতে পারে না আর একটা পীরে মোকাম্মেল নিজেও পূর্ণ আর অন্যকে পীরত্ব দান করতে পারে পীরত্ব বন্টন করতে পারে পীরে মোকাম্মেল সুলতান আমি সে পাঠ করেছিলাম থেকে যে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাই মুহা তোমরা এসব গড়ে নাম তৈরি পীরে কামেল আর মোকাম্মেলের ভাগ আল্লাহ বলেননি রসুল বলেননি সাম্মাই মুহা আন্তুম আল্লাহ বলছেন তোমরা এই নামগুলি গড়ে আল্লাহ এর কোন সনদ দলিল প্রমাণ কোথাও নাজল করেন না কোরআনে না হাদিস রয়েছে জি তাহলে কোথেকে পেলে তোমাদের এগুলি ভ্রান্ত ধারণা এগুলি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ অমাতাহওয়াল আনফুস মনের পূজা কামনা বাসনা যে এইভাবে করলে আমাদের ব্যবসা ভালো চলবে পেটের ব্যবসা অমাতাহুয়াল আনফুস হুদা অথচ তাদের কাছে রবের পক্ষ থেকে হৃদায়ত এসেছে কোরআন সুন্না নাজল হয়েছে যথেষ্ট হলো না নবী করিম বলেছেন তারাক তুফিকুম আমরাইন কোরআন সুন্নাকে মজবুত করে ধরে থাকো তোমরা কখনো গুমরা হবে না তারপরে বলছেন যে পীরের তাওয়াজ্জর বরকতি কি হইতে পারে একটি ঘটনার দ্বারা ইনশাল্লাহ তাহা বুঝিতে পারিবেন পীরের তাওয়াজ্জ দিয়ে অনেক কিছুই হইতে পারে অনেক কিছু হইতে পারে তা এই ঘটনা দিয়ে সে শিখাবে চুয়াল্লিশ পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ জি পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ তাতে এমাম বাকি বিল্লা সমস্ত রাত্র জিকির করিতেন একদিন ভোরে ক্ষুদা নিবারণ করার জন্য হুজরা থেকে বাহির হইয়া রুটির দোকানে গেলেন রুটিওয়ালার ঘটনা রুটিওয়ালার ঘটনা বর্ণনা করছে রুটিওয়ালা বললেন হুজুর রুটি প্রস্তুত নেই হুজুর তখন নানবাইয়ের দোকানে গেলেন হ্যাঁ, রুটিওয়ালা নানবাই পার্থক্য কিরে বাবা নান মানে রুটি আমার মনে হয় ইসাক সাহেব ফার্সিও বুঝে কিনা আল্লাহ পাকে জানে আমি যতটা ফার্সি বুঝি তত নান বাই মানে রুটি বিক্রেতা হ্যাঁ কথা বুঝতে পেরেছেন নান মানে রুটি ফার্সি ভাষা আর রুটি বিক্রেতা তো বাঙালি জাতিকে বুঝিয়ে নান নানবাই আর আর কি হলো রুটির দোকান রুটির দোকানে আর একটা হচ্ছে নানবাইয়ের কাছে এবং রুটি আছে কিনা জিজ্ঞাসা করেন নানবাই বই না হুজুর তসিব রাখুন গরম রুটি আছে হুজুর সেখানে বসিয়া মনপুরিয়া রুটি খাইলেন আল্লাহর অলিদেরকে এত মনপুরিয়া কেন খেতে হয় এরা তো ফেরেস্তার চাইতে নাকি বড় বলছে আমাদের আল্লাহর সাথে যখন একা একা সাক্ষাৎ হয় তখন কোন আল্লাহর নিকটবর্তী ফেরেস্তাও পৌঁছিতে পারে আর কোন রসুলও পৌঁছিতে পারে না তারপরে তো খেতে পেট পুরে খেতে হয় পেট পুরে খেয়েও সোননাথ সাধারণ মানুষ জানে যে পেট পুরে খাওয়া সোননাথ নয় নবী করিম পেট পুরে কখনো খাননি তিন ভাগ যদি জরুরি হয় যে খেতেই হবে যখন খিদা লেগেছে ষোলো শুনলে তো আমেহি ষোলো শুনলে সারাবেহি ষোলো শুনলে নাফাসে তিন ভাগের এক ভাগে খাবার খান এক ভাগে পানি রাখেন আর এক ভাগে একটু শ্বাস প্রশ্বাস হাঁস ফাঁস হাঁস ফাঁস পেট নিয়ে অস্থির শুইতেও পারছেন না বসতেও পারছেন না এরকম যাদের না হয় জি পেট পুরে খেলেন যাই হোক এবং অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন নানবাই তুমি আমার কাছে কি চাও এখন তজ্জ দিচ্ছেন তাওয়াজ দিচ্ছেন আর ফয়েজ বন্টন করবেন এখন উত্তরে নান ভাই বলেন হুজুর আমি যাহা চাইব তাহাই কি দিবেন আমি যা চাইব তাই কি দেবেন হুজুর বলেন হ্যাঁ এই জন্য এইরকম যারা পীর মুড়িদের ব্যবসা করে তারা ভক্তদের কাছে ফিরি ফিরি খায় এখানে এক মোল্লা আছে এক মসজিদে সে আমার সাথে দেখালো দূর থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুয়া কোলাকুলি প্রায় করে তো দেশেরই আর কি দেশি সে কথায় কথায় খাওয়া দাওয়া কোথায় করেন পাকশাক করেন বলছেন না কি করি হোটেলে যাই হোটেলে গেলে আমার কাছে কেউ পয়সা নেই না শিকর কোন হোটেলে গেলে কেউ আমার কাছে পয়সা নেই না কথা বুঝতে পারছেন কারণ পীর মরিদের ব্যবসা আছে দুয়া তাবিজের ব্যবসা আছে এখানে হুজুর কাছে কোনোদিন তাবিজ নিয়ে মুক্তি হাসিল করতে হবে আর একে দিয়ে কালকে আমাদের পার হইতে হবে এই যে ধারণা আছে একটা যার ফলে তো এইরকমই এই নানবাইও ভাবলো যে একে এর কাছে যা চাইব পাবো আশা করি চাইব তাহাই কি দেবেন হুজুর বলেন হ্যাঁ নান ভাই এইভাবে তিনবার জিজ্ঞাসা করিলেন তাকিদের জন্য যে যা চাইব তাই দেবেন হুজুর বললেন তুমি যদি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাও শুনেন ভালো করে তবে আল্লাহর ইচ্ছায় তাহাই দেব সারা দুনিয়ার বাদশাহী চাও তবু আমি দেব আছে কেউ শক্তি সুহান আমরা ছোট কাল থেকে আমাদের ওস্তাদেরা আমাদের আব্বার মুখস্থ করিয়েছিলেন আল্লাহ মালিক আল মুলকে হে আল্লাহ মালেক আল মুল্ক সারা বিশ্বের হ্যাঁ? মালিক যিনি আল্লাহ তুতিল মুলকা মান্তা শাহ তুমি আল্লাহ যাকে চাও তুমি বাদশাহী দিতে পারো ওয়াতান জেউল মুলকা মিমান্তা শাহ আল্লাহ তুমি যার কাছ থেকে চাও বাদশাহী ছিনিয়ে নিতে পারো সাদ্দামের কাছ থেকে ছিনিয়ে নিলেন জি ফের আমার কাছ থেকে ছিনিয়ে নিলেন তাই না শাহ যাকে চাও তুমি সম্মানিত করতে পারো আর যাকে চাও আল্লাহ আল্লাহ তুমি যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত করতে পারো সার্বিক কল্যাণ তোমার হাতে একমাত্র আল্লাহ আলা কাদির আর কোরআনের শিক্ষা নেবেন না এই শির বিদাতের শিক্ষা নেবেন শোনেন সিরকি কথা নয় যে আমি যদি ইচ্ছা করি তাহলে তুমি যদি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাও তবু আল্লাহর ইচ্ছাই দিতে পারবো যদি স্বর্ণ চাও তবে তাহার খনি দেখাইয়ে দিব তাহলে কি বুঝতে পারেন প্রথম কথা আলেমুল গায়েব যে স্বর্ণের খনি কোথায় আছে বাংলাদেশে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে বাংলাদেশ সরকার জানতে পারছে না যে কোন এলাকায় গ্যাস আছে কোন এলাকায় সোনা বেশি আছে এক এক জায়গায় অনেক টাকা খরচ করছে আবার ফেলিওর হচ্ছে আমার এলাকায় দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট পশ্চিম দিনাজপুরে একবার হঠাৎ করে সরকারকে খোঁজ হলো পশ্চিমবঙ্গের সরকারকে যে এখানে এর খনি আছে গ্যাসের খনি আছে অনেক টাকা খরচ করে খরচ খরচা করে ঘেরলো এলাকাকে দূর পর্যন্ত অনেক টাকাই খরচ করলো শেষে দেখলো যে যা পরিমাণ এখানে গ্যাস আছে তা উঠাতে গিয়ে ওর চাইতে খরচ বেশি পড়ে যাবে সব নষ্ট হয়ে গেল লন্ডমন্ড হয়ে গেল আজকে এত সভ্যতার যুগেও এইরকম ফেলিওর হয়ে যাচ্ছে কিন্তু এ বিদাতি সিরকি কথা দেখেন আলেমুল গায়েব হয়ে গেল তাহলে গায়েব জানলো যে মাটির তলায় কোথায় সোনার খনি আছে তাও দেখাইয়া দিবে তুমি যাহা চাও ইনশাল্লাহ তাহাই দেব তুমি যাহা চাও তাহাই দেব তারপরে দেখছেন নান ভাই আরজ করি না হুজুর আমি আখেরাত চাই ভালো কথা আমাকে আপনার মতো বানাইয়া দিতে হবে কিন্তু আপনার মতো পীরে কামেল মোকাম্মেল বানিয়ে দিতে হবে ইহা অসম্ভব বলছেন ইহা অসম্ভব তুমি দুনিয়ার যাহাই চাও তাহাই দেব কিন্তু নানবাই ছাড়িলেন না এবং বলিলেন হুজুর দুনিয়ার যাহা কিছুই দেবেন তাহা শেষ হইয়া যাইবে মৃত্যুর সময় কিছুই সঙ্গে যাইবে না আমাকে আপনার মতো বানাইতে হইবে হুজুর বলিলেন বাবা উহা সহ্য করিতে পারিবে না তোমাকে যদি আমার মতো করে দি আমি তো তুমি সহ্য করিতে পারিবে না তার মানে কি হবে হয়তো তার ভাষায় শুনেন আমরা নিজে থেকে ব্যাখ্যা বাড়না বাড়িয়ে হয়তো মরিয়াও যাইতে পারো বেশি করে যখন দিতে যাব তোমাকে তখন ফাইজ খেয়ে অজ পেয়ে মরেও যেতে পারো নান ভাই বলি না হুজুর আপনার মতো হইয়া মরিতে পারলেও সার্থক হইবে অসুবিধা নেই মরে যাব কিন্তু আপনার মতো হইয়া মরবো হুজুর দেখছে যে উপায় নেই হুজুর কিন্তু আগে অসম্ভব বলেছে তাই না অসম্ভব কি করে হয়ে গেল শোনেন হুজুর তখন নিজের ওয়াদার কথা ভাবিয়া নান বাইকে তাহার সঙ্গে চলিতে আদেশ করিলেন চলো তাহলে আমার মতো হবে তো বাড়ি পৌঁছিয়া নান বাইকে উজু করে দুই রাখাত নামাজ পড়ো এবং আমার সঙ্গে হুজরায় আসো হুজরা শরীফে ডাকছেন ভোরবেলা নানবাই সহ ইমাম সাহেব হুজরায় ঢুকিবার কালে লোকদেরকে বলিলেন মরিদানকে মরিদান যা আশেপাশে আছে সব তাদেরকে বলিলেন কি বললেন আমাকে কেউ ডাকিবে না কপাট খুলিবে না ভোর ভোরে দাখেল হইয়া দুপুরের পূর্বে যখন নানবাই একই কপট দিয়ে বাহির হইলেন তখন লোকে দেখিয়া হয়রান হইয়া গেল কারণ হুজুর নানবাইকে এমন ফাইজ দিলেন শোনেন ভালো করে হুজুর এ কি বলে কি করছেন এমন ফাইজ দিলেন নানবাইকে যাহার ফলে নানবাইয়ের জাহিরি সুরত পরিবর্তন হইয়া এমাম বাকি বিল্লার সুরত হইয়া গিয়াছে বাকি বিল্লা হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কে এমাম এবং কে নানবাই চেহারার দ্বারা কেউই ঠিক করতে পারল না ইহাকে কি বলে দেখেন ইহাকে ফাইজে ইতিহাদি বলা হয় ইহাকে কি বলা হয় ফাইজে ইতিহাদি বলা হয় একই সঙ্গে কোরআন হাদিস আছে ফাইজে ইতিহাদি মা সুলতান একই সঙ্গে এত নূরের চাপ সহ্য করিতে না পারিয়া নানবাই হয়ে তো গেল ইমাম বাকের মতো কিন্তু নূরের জ্বালা সহ্য না করতে পারিয়ে কি হচ্ছে নান বাই দুই একদিন পরে ইন্তেকাল করেন দু একদিন পরে ইন্তেকাল করিয়ে গেলেন আচ্ছা এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি এ এমাম বাকের প্রথম কথা এসব ভণ্ডামি কথাবার্তা যদি করে থাকে তো খুনি নয় কাতেল নয় হত্যাকারী নয় তাহলে ইসলামের শরিয়া মোতাবেক একে কি করা উচিত আল্লাহ বলছেন কোতে বা আলাইকুমুল কেসাসফিল কাতলা খুনের বদলে আল্লাহ খুন ফরজ করেছেন কেসাস ফরজ করেছেন আচ্ছা খুনির জন্য আল্লাহ কয়টি শাস্তি আল্লাহর অলি না কয়টি শাস্তির কথা আল্লাহ বলেছেন খুনি কি আল্লাহর অলি হতে পারে কোন মানুষকে মেরে ফেলি দিল যেভাবে হোক না কেন মেরে ফেলি দিল তাহলে সে আল্লাহর অলি হইতে পারে কখনো বলছেন না যে হইতে পারে কখনো হইতে পারে না তাহলে আল্লাহর অলি হইতে পারে না কি হইতে পারে আল্লাহ বলছেন অমাইয়াক্তল মোমেনাম ফাজাজা ওহু জাহান্নাম সে জাহান্নামে যাবে অলি ও শেতান অলিয়া ও শেতান কোথায় যাবে জাহান নামে যাবে খালেদান ফিহা চিরকাল থাকবে দীর্ঘকাল থাকবে খালেদান ফিহা ওগাজিব আল্লাহ আলী তিন নম্বর শাস্তি আল্লাহর গজব তার ওপর শাস্তি আল্লাহ তৈরি করে তারপর সুরত বদলেও দিতে পারেন এটি দাবি না এই জন্য ফাইজে এত্তেহাদি একটু আরো আপনারা চিন্তা করুন চিন্তা করতে বলছি এত্তেহাদ শব্দটি ওয়াহাদাতুল থেকে এসছে এই দেওবন্দীদের একটি আকিদা চরমনাইয়ের একটি আকিদা চিস্তিয়া সাবেরিয়ার আকিদা বা অন্যান্য যত সুফিবাদের যতগুলি তরিকা রয়েছে সবগুলির আকিদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ ওয়াহাদাতুল ওজুদের আকিদা ওয়াহাদাতুল ওজুদ মানে কি দুইটি কুফুরি আকিদা খুব বড় কুফুরি আকিদা আছে একটি হচ্ছে ওয়াহাদাতুল ওজুদ মানে সারা বিশ্বে যত অস্তিত্ব ওজুদ মানে অস্তিত্ব যত অস্তিত্ব যে আপনি এক ওই এক এক দুই তিন চার আমরা গণনা করছি না এটি পিলার ওইটা কাঠের একটা ইয়ে এটা হচ্ছে টেবিল এটা হচ্ছে মাইক ইত্যাদি ইত্যাদি তো এই যে অজুদ রয়েছে অস্তিত্ব এগুলি সব এক আর তারপরে এসবের সৃষ্টিকর্তা যে আল্লাহ তিনিও সব এক ওয়াহাদাতুল ওজুদ মানে খালেক এবং মাকলুকের সৃষ্টি সব হচ্ছে এক কোনো পার্থক্য নেই অর্থাৎ যার সার কথা হচ্ছে যিনি খালেক তিনি মখলুক যিনি খালে তিনি মখলুক তো এই যে এমাম বাকের এই ফাইজ দিতে গিয়ে মরে গেল এটা অলুহিয়াতের ফাইজ ফাইজ ইত্তেহাদি আল্লাহ তাতে চলে এসছেন সবকিছু এক এই আল্লাহর ক্ষমতায় সে ক্ষমতা পেয়ে মানে নিজে আল্লাহ হয়ে গিয়ে এই ফাইজ নূর দিতে গিয়ে লোকটি আর সহ্য করতে পারলো নূরের জ্বালা সহ্য করতে পারলো না মরে গেল আরেকটি কুফুরি আকিদা হচ্ছে হলুলের হেল্লাজের কথা আসছে এই কিতাবে হেল্লাজের কথা মামাইজ করিমাতে হেল্লাজ মনসুর হুসাইন বিন মনসুর হেল্লাজের কথা আছে তাতে ওই হলুলের কথা আসবে ইনশাল্লাহ এই দুইটি কুফুরি আকিদায় তারা বিশ্বাসী এই কিতাবে আছে হলুলের কথা হুসেন মনসুরের আল্লাহ আল্লাহর অলি বলে আখ্যায়িত করেছে বড় আর এতে বিভিন্ন জায়গায় আসবে এই আপনার কিসের কথা বললাম ওয়াহেদাতুল ওজুদ ওয়াহাদাতুল ওজুদ শুধু চর্মনারী পীরের আকিদা নয় শুনে রাখুন সিলসিলার কথা তার সাথে সাথে সিলসিলাটা যদি বলে দিই আপনাদেরকে সুবিধা হবে একটু চিস্তিয়া সাবেরিয়ার তরিকার কথা কিতাব থেকে পরে বলছি এমনি মুখে মুখে বলছি তাদের চিস্তিয়ার তরিকা চর্মনাইর সাহেবের পীর হচ্ছে জানেন এ করিমের পীর হচ্ছে তার বাবা আর তার বাবার পীর হচ্ছে কারি ইব্রাহিম কারি ইব্রাহিমের পীর হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহি রশিদ আহমেদ গঙ্গোহির পীর হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি এর আগে বলেছে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি এই ওয়াহাদাতুল ওজুদের কুফুরি আকিদায় সব সময় ডুবে থাকতেন এবং তিনি যা বলেছেন তা শুনুন একটু ভালো করে তিনি যা বলেছেন তা মজা লাগবে শুনতে আল্লাহ আকবার এত বড় কুফুরি কথা তার কথাই শুনলে ভালো হবে তার কিতাবের নাম হচ্ছে সামাইমে এমদাদিয়া কিতাবের নাম হচ্ছে কি সামাইমে এমদাদিয়া প্রথম খণ্ড বত্রিশ পৃষ্ঠা বলছেন যে বড় বড় ওলামা রশিদ আহমদ গঙ্গোহি কাসেম নানাতবী মৌলানা একুব নে উনকি বায়াত কি হ্যাঁ এটি উর্দু কিতাব মানে মহাজের মাকি হাজি এমদাদুল্লাহ সাথে বায়াত করেছে মানে তাদের পীর ওয়াহাদাতুল কে বারে মে ফরমাতে হ্যাঁ ওয়াহাদাতুল ওজুদ সম্পর্কে তিনি বলছেন কে এমদাদুল্লাহ মহাজের মাক্কি কি বলছেন মাস আলা ওয়াহাদাতুল ওজুদ হাক আউর সাহি হ্যাঁ ওয়াহাদাতুল ওজুদের যে মাসলাটি রয়েছে সেটি হচ্ছে হক সত্য এবং সহি দেখলেন সারা পৃথিবীর অস্তিত্ব সব হচ্ছে এক আল্লাহ মখলুক সব এক এই খোদাই ক্ষমতা নিয়ে তারা কাজ করে পৃথিবীতে এই কুফুরি সিরকি আকিদা তাদের রয়েছে আর কত তাদের বুজুগানের দিনের কথা দেখাবো ভরে রয়েছে কথায় সুফি ইব্রাহিম যে ইব্রাহিম আপনার ইসাক সাহেবের পীর তার একটি ঘটনা শুনে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তার ঘটনা একটা বর্ণনা করেছে বলছেন যে আমার মুর্শেদ পীর কামেল হজরত কারি সাহেব মানে কারি ইব্রাহিম হুজুরের দরবারে এক বিরুদ্ধ উপস্থিত হইয়া মুরিদ হইলেন এবং আরজ করিলেন যে হুজুর আমাকে যাহা দেওয়ার একবারই দেন ও বারবার আসতে পারবো না বুড়া মানুষ যা দিবেন একবারই দিয়ে দেন শোনেন বারবার আসিতে পারিবে না উত্তরে হুজুর বলিলেন মানে কারি ইব্রাহিম বলিলেন বাবা তাহা সহ্য করিতে পারিবে না ওই নানবাইয়ের মতোই ঘটনা কিন্তু বৃদ্ধ হুজুরের নিষেধের প্রতি লক্ষ্য না করিয়া বারবার বলিল হুজুর আমাকে একত্রেই দিতে হইবে আমি সহ্য করিতে পারিব এ কথায় হুজুর বিরক্ত হইয়া হুজুর বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হইয়া তাহার সিনার প্রতি অঙ্গুলির ইশারা করিয়া বলিলেন এতই পারো এতই পারো এ কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল আল্লাহ আকবার আল্লাহ আকবর অমা কাদার উল্লাহ হাক্কা কাদারেহি আষাঢ় খাইতে লাগলো একটা অঙ্গলির ইশারাতে কোন ফায়াকুন বুঝতে বুঝতে এটি কে বলেন আল্লাহ বলছেন ইন্নামা আমরহু আমার মাত্র কাজ হচ্ছে এজা আরাদা সেই আন কোন কিছু যদি করতে চাই আমি আল্লাহ আইয়াকুল আল্লাহ কোন হয়ে যাও তখন হয়ে যায় কারি ইব্রাহিমও তাই করছে এতই পারো খালাস এই কথা বলা মাত্র ওই ব্যক্তি চিক মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল বহু সময় পর হুঁশ ফিরিয়া আসি আসিলে কাঁদিতে লাগিল খুব কাঁদতে লেগেছে হুজুর তখন দোয়া করি ওই ব্যক্তিকে বিদায় দিলেন পীরে কামেলের নজরের ফলে ইনশাল্লাহ মরিদের কলবয় নিশ্চয় নূর জ্বলিয়া উঠিবে কোরআন হাদিসের কথা পীরে কামেল যদি কি করে হ্যাঁ নজর দেয় মুড়িদের ওপর তাহলে নোর জ্বলতে লাগবে তাহলে আর নামাজ রোজা হজ জাকাতের দরকার কি সেই জন্যই তো চাষিরা লক্ষ লক্ষ চাষি গিয়ে চরমনায়ের মহফিলে হাজির হয় এই আশা নিয়ে যে নূর হাসিল করে নেব জান্নাত ধারিত হয়ে যাবে কোন কোন পীর পীরের কথা শোনা যায় নিজেকে আরো সাধু পীর বলছে বেশি অক্কানি পীর বলছে কোন কোন পীরের কথা শোনা যায় মরিদকে সম্মুখে বসাইয়া ফাইজ দেই সামনে বসিয়া ফাইজ দেয় এবং তাহার ফলে মরিদ গড়াগড়ি দেই বা বেহুশ হইয়া পড়ে দেখলেন হিসাব ইসলামে আছে নবী করিম সাল্লাহাম কোন সাহাবিকে এরকম ফাইজ বন্টন করেছেন তারপর তার প্রথম খালিফা ওবাকার ওমর উসমান তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ খালিফা তারা কখন ফাইজ বন্টন করেছেন আর তারা গড়াগড়ি করতে থেকেছে কেউ বেহেস হয়েছে কেউ চিখ মেরেছে আছে কোরআন হাদিসে কিছু হ্যাঁ কোন ইসলাম নেবেন নবী করিম সাল্লাম খাইরুল করুন কারণী সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে ইসলামের যুগ হচ্ছে স্বর্ণ যুগ আমার যুগ তারপরে হচ্ছে আমার সাহাবাই কালামের যুগ তাবেইনের যুগ তাবা তাবেইনের যুগ তারপরে সময় আফসুল কাজেব তারপরে ধর্মের নামে মিথ্যার ছড়াছড়ি হবে এই মিথ্যার ছড়াছড়ি এগুলি হচ্ছে তাসাউফ হচ্ছে মিথ্যার ছড়াছড়ি সময় আফসুল কাজেব জি আল্লাহ বলেছেন ফাইন আমানু বে মা আমান তুম বেহি কার মতো ইমান লাগবে চর্মনাইয়ের মতো কারি ইব্রাহিমের মতো গঙ্গহির মতো এমদাদুল্লাহ মহাজের মাক্কির মতো কাসেম নানতবির মতো কার মতো ফাইন আমানু তারা যদি ইমান নিয়ে আসে বেমিসলে মা আমান তুম বেহি কোরআন নাজল হচ্ছে আর সম্বোধন করা হচ্ছে সাহাবাই কেরামকে আল্লাহ নবীকে তোমাদের মতো যদি তারা ইমান নিয়ে আসে সাহাবাই কেরামের মতো যদি ইমান নিয়ে আসে ফাঁকা দিয়ে দাও তাহলে হৃদায়ত পাবে না হইলে গুমরা হয়ে যাবে না হইলে গুমরা হয়ে যাবে পঞ্চাশ পৃষ্ঠায় দেখুন বলছেন যে বন্ধুগণ আপনার পীরে কেবলা যতবার জিকির করতে বলবেন ততবার আদায় করিবেন বিবাহের মজলিসে যে রূপ শেষ পর্যন্ত না থাকিলে মিঠাই থেকে বঞ্চিত থাকিতে হয় তদরূপ পীরের সবক শেষ পর্যন্ত আদায় না করিলে দোয়া হইতে বঞ্চিত থাকিবেন পীরের ফাইজও পাইবেন না পীরের ফাইজও পাইবেন না বিবাহের মজলিসের মতো ব্যাপার সাপার জি জিকির এই যে জিকির আল্লাহ ফাকরাবুল জিকিরের কথা বলেছেন এই জিকির কি এই জিকির পীর ধরা জিকির যে পীর ধরে পীরের কাছ থেকে সবক নেওয়া জিকির তাহলে আল্লাহ নবী সাহাবাইকার এরকম জিকির কোথায় করেছেন সবক নিয়েছেন নবী করিম ইসলাম জিকির দিয়েছেন যে নামাজের সালাম ফেরার পরে কিছু জিকির আজকার আছে পাঁচ অক্ট নামাজের ফরজ নামাজের পরে জিকির আজকার আছে নবীলাম সকাল সন্ধ্যার জিকির দিয়েছেন সকালবেলা কিছু দোয়া পড়বে এগুলো জিকির আজকার সন্ধ্যাবেলা মাগরেবের সময় কিছু জিকির আজকার করবে এগুলি রয়েছে আজকার উন্নম ঘুমাবার পূর্বে কিছু জিকির আজকার দিয়েছেন নবী কারিসাল্লাম বাথরুমে যাবেন তখন জিকির দিয়েছেন বাথরুম থেকে বেরোবেন জিকির দিয়েছেন এগুলি জিকির বাড়িতে ঢুকবেন তখন জিকির বাড়ি থেকে বেরোবেন তখনকার জিকির গাড়িতে চড়বেন তখন জিকির গাড়ি থেকে নামেন নতুন জায়গায় নামেন তখনকার জিকির এগুলি হচ্ছে জিকির ইসলামের জিকির আর ইসলামের জিকির এই নয় যেই জিকির পীরতন্ত্র দিয়েছে আর তাদের সবক নিতে হবে এইসব বিদাত এইসব জিকির নেই আর আরেকটি জিকির হচ্ছে যে কোনো কোরআন এবং হাদিসের মজলিস এটি হচ্ছে মজলিস জিকির যেখানে মজলিস জিকির বলা হয়েছে তার মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মজলিস জিকির তাছাড়া জিকিরের মজলিস জিকিরের হালকা সাহাবাহিক কখনো তৈরি করেননি এই জন্য প্রসিদ্ধ হাদিস রয়েছে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানু আবু মুসা আশারির যখন কুফায় গেলেন দেখলেন যে মসজিদের আসাফা একটি মসজিদে হালাকা হয়ে গোল হয়ে বসে আছে আর একজন প্রথম বিদাত শুরু হয়েছে এই চর্মনাই জিকিরের প্রথম বিদাত কুফা থেকে শুরু হচ্ছে একজন লোক বলছে বলো একশো বার সুবাহ যখন পড়া হচ্ছে কোর্স করা হচ্ছে বলছে একশো বার আলহামদুলিল্লাহ বলো একশো বার আল্লাহ আকবর বলো তাও তো চরমনাইদের থেকে ভালো ছিল সুবাহ আলহামদে আল্লাহ আকবর যদিও বিদাত তবুও এই সম্মিলিত হওয়ার কারণে বিদাত কিন্তু জিকিরগুলো ছিল পূর্ণাঙ্গ জিকির আর এদের জিকির হ্যাঁ আল্লাহু হু হু এসব জিকির রয়েছে এই জিকির সম্পর্কে ইবিনে মাসুদ রাজি আল্লাহ তার কি মন্তব্য করেছিলেন আবু মুসা আশারি অবাক হয়ে গেলেন হতভম্ব যে কি বলবো আমি আমার চাইতে বড় তিনি আবু ইবনা মাসুদকে ডাকি দৌড় দিয়ে ইবিন মাসুদকে নিয়ে আসেন দেখবেন তো আসেন দেখবেন তো আসেন কি আশ্চর্য ঘটনা এমন কিছু দেখলাম যে আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি সাহাবাই কিরামকে কোনোদিন দেখিনি মদিনায় কোনোদিন দেখিনি মক্কাই কোনোদিন দেখিনি এই কুফাতে প্রথম দেখছি কি বলছে যে একসাথে বসে আছে গোলাকার হয়ে হালাকা বেঁধে আর একজন বলছে সুহান আল্লাহ সাব্বেহুল্লাহ মিয়া কব্বিরুল্লাহ মিয়া এহমাদুল্লাহ মিয়া একশো বার করে এই পড়ো ইবিন মাসুদ এসে বললেন এইভাবে দেখেছিলেন মুখটা এসে বললেন মান আরাফানি ফাকাদ আরাফানি ওমান আরাফানি ফানা ইবন আব্দ যে আমাকে চিনলো সে চিনলো আর যে চিনে না জেনে রাখো যে আমি হচ্ছি আবদুল্লাহ বিন মাসুদ সাহেব না আলী রাসুল্লাহ আলী ওয়াসাল্লামা যে ইবিন মাসুদ রাসুল্লাহ সাল্লামের জুতো স্যান্ডেল বহন করতো জুতো স্যান্ডেল সোজা করে দিত সেই ইবিন মাসুদ আমি বলছি এখনো আল্লাহ নবীর পাত্র বাসন যেগুলি তিনি ব্যবহার করতেন যে কাপড়গুলি পরতেন সেগুলি ছিঁড়ে যায়নি ভেঙে যায়নি বেশি পুরানো হয়নি মাত্র ক হয়েছে আর তোমরা এই নতুন কাজ থেকে শুরু করলে হাল আন্তুম আহাদা মিন উম্মাতে মোহাম্মদ মিন সাহাবাতে রসুল্লাহ সাল্লাম তোমরা হয় আল্লাহ রসুলের সাহাবে কেরাম আবু বাকার ওমার উসমান চাইতেও বেশি হেদায়ত প্রাপ্ত মাসা আল্লাহ বেশি নেককার হয়ে গেছ আর না হইলে না বাবা দলালা গুমরাহির দরজা তোমরা উন্মুক্ত করছ দুটোর একটা কোনটা হইতে পারে গুমরাহির দরজা খুলছ এই গুমরাহির দরজার একটি হচ্ছে যে জিকির পীরের কাছ থেকে নিতে হবে পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ থেকে তিরপান্নতে রয়েছে আপনার লতিফার কথা লতিফা সম্পর্কে এর আগের গত অনুষ্ঠানে শুনিয়েছি যে লতিফা সম্পর্কে তারপিরি বলছে যে এই ছয় লতিফা কোরআন হাদিসে তার ইব্রাহিম বলেছে না এত বিদাত থাকা সত্ত্বেও বলেছে তাহলে বিদাতের রাস্তায় এমন যে বিদাত বিদাত বেরোইতে থাকবে বাবা কিছু বিদাত বের করেছিল কারি ইব্রাহিম কিছু বের করলো এসাক সাহেব এসাক সাহেব কিছু বিদাত বের করেছিল এখন ফজল করিম বের করলো ফজল করিমের পরে আরো যত আসতে থাকবে নতুন নতুন বিদাত বের করতে থাকবে তারপরে তাসাওফ শিখা এই তাসাওফের বিদ্যার হুকুম কি শরীয়তে তাই বলছে পৃষ্ঠা নম্বর তিরপান্ন দেখুন তাতে বলেছে যে এটি হচ্ছে ফরজ ফরজ তাসাওফ শিখা ফরজ মানে পীরের মরিধন আর না হলে পীরে কামিল হান হইতে পারলে এ ফরজ আমার পীর সাহেব কিবলার ওসিলায় বাংলার ঘরে ঘরে সহি ভাবে কোরআন শরীফ পাঠ সুন্দর লহিজার সহিত পৌঁছিয়াছে এবং চিস্তিয়া সাবিয়ারা নামক অতি সহজ সরল তরিকায় বাংলার বুকে জারি হইয়াছে কারি এব্রাহিম দিয়ে বলছেন যে দুটি জিনিস দুটি ফায়দা হয়েছে বাঙালিদের একটা ফায়দা হয়েছে যে কেরাত শিখেছে বাঙালিরা কেরাত শিখেছে বাংলার ঘরে ঘরে কেরাত পৌঁছেছে নাকি তাদের দাবি আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি হয়েছে হ্যাঁ চিস্তিয়া সাবেরা নামক অতি সহজ সরল আগে বলেছে শর্টকাট তাই না ওই তরিকার এই বাংলার বুকে জারি হইয়াছে এই যে জারি করলো চিস্তিয়া সাবিরিয়া তরিকা এর ফল কি পাবে নবী করিম বলছেন সান্নাফিল ইসলামে সন্নাতান সাইয়া কেউ যদি নতুন কিছু হ্যাঁ চালু করে তাহলে কানা আলী হিজরোহা তার বোঝা পেতে থাকবে বাংলার জমিনে যত লোক এই পীর ভক্ত হবে তার এক ভাগ বোঝা গুনার বোঝা পেতে থাকবে এলাইমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত ইজরুমান আমিলা ভেয়া যত লোক এই আমলগুলি করতে থাকবে তার বোঝা পেতে থাকবে তারপরে শোনেন আরো মজার কথা এই তরিকার মধ্যে বারো শত বারের বেশি কোন সবক বাতানো হয় না শুধু আঠারো উনিশ মিনিটের মধ্যে এই সবক আদায় করা যায় সবক চিস্তিয়া সাবরিয়া তরিকার সাজারানামা সাজারানামা কোথায় আছে কোরআনে হাদিসে বলছে জিয়াউল কুলুব তাজকেরাতুর রাশিদিয়া তালিম উদ্দিন সাজারাতুর তাইয়েবা ইত্যাদি কিতাবে লিখা হয়েছে এসব মানুষের রচিত কিতাব বিদাতপন্থীদের রচিত কিতাব যাদের এসব আঁকি দেয় মান্তোরা হাজি গোয়াম তুমরা হাজি বাগো ফার্সিতে একটা প্রবাদ আছে যে তুমি আমাকে হাজি বলো আর আমি তোমাকে হাজি বলবো এই শিক্ষায় তারা দিয়েছে পূর্ণ সাজারা আমি ও এই কিতাব ও কবরের আজা মারিফাতে হক ও ইয়াসিন শরীফের তফসির নামক কিতাবে বয়ান করেছি এসব হচ্ছে তাদের সাজারা যতদিন পর্যন্ত পীরে কামেলের হাতে বয়াত হইয়া সবক আদায় না করিবেন ততদিন পর্যন্ত নিজে নিজে সুপথ ধরিতে পারিবেন না নিজে নিজে সুপথ ধরিতে পারিবেন না পীর ধরতে হবে না হলে সুপথ ধরতে পারবেন না আল্লাহ বলছেন ও আন্না হাজা সেরাতি মুস্তাকিমা নিশ্চয় ইহা হচ্ছে আমার সোজা পথ সুরা আনাম আয়াত নম্বর একশো তিরপান্ন শুনে রাখেন ও আন্না হাজা সেরাতি মুস্তাকিমা নিশ্চয় আমার এই পথ হচ্ছে সেরাতে মুস্তাকিম কয়টি রাস্তার কথা আল্লাহ বলেছেন সেরাত ওয়াহেদ এক বচন যারা গ্রামার বোঝে না হোসার মুস্তাকিমা এক বচন সোজা পথ একটি পথ ফাত্তাবি এই পথের অনুসরণ করো ওয়ালা তাত্তাবি সবল বিভিন্ন পথ তরিকা ধরিও না সবল সাবিলের জামা বহু পথ ধরিও না বিভিন্ন পথ অন্য কোনো পথ ধরিও না মিল্লাতে রসুল্লাহ ছাড়া ইস্তেরাতে মুস্তাকিম ছাড়া ফাতাফার রাকাবে কুমান সাবিলি না হলে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে নবীর দেওয়া রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দূরে সরিয়ে দেবে তো এই তরিকা হলো ওই রাস্তাগুলির যেই রাস্তাগুলি হচ্ছে আল্লাহ সবুল বলেছেন যেগুলিকে নবী করিম এই আয়াতের তাফসির বোঝানোর জন্য একবার একটা লম্বা দাগ দিলেন আর দেওয়ার পরে এইদিকে দুটো দিলেন এইদিকে দুটো দিলেন আর বলেন হাজা সাবিউল্লাহ হাজা সেরাত মুস্তাকিম এটি হচ্ছে সেরাত মুস্তাকিম আর এগুলি হচ্ছে সবুল এগুলিকে আল্লাহ কি বলেছেন ছোট ছোট রাস্তা জি অফিকুল্লে আর প্রত্যেক এই রাস্তা করে নবীর রাস্তা রাস্তা শয়তান বসে ডাকছে আসো এই আসো একটা হলো চিস্তিয়া দিয়ে আপনার আর একটা কাদেরিয়া এই বিভিন্ন তরিকা তরিকার অভাব এগুলি হচ্ছে সেই রাস্তাগুলি তারপরে বলছেন এলমেদিন দুই প্রকার এলমে শরীয়ত এলমে মারিফাত এলমেদিন কত প্রকার দুই প্রকার ইলমে শরীয়ত আর ইলমে মারিফাত বা ইলমে বাতিন আমি এখন বলছি তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের ভক্তদেরকে আলেমদেরকে জিজ্ঞাসা করছি দেওবান্দি আলেম হাটহাজারির আলেম ফুটিয়ার আলেম তাদেরকে জিজ্ঞাসা করছি যে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দেন একটি আয়াত দিয়ে অথবা একটি হাদিস দিয়ে যে আল্লাহর নবী বলেছেন অথবা আল্লাহ পাক বলেছেন যে দিন হচ্ছে দুই প্রকার হ্যাঁ কি বললো এলমে দিন এলেম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শরীয়তের এলেম জাহিরি এলেম যা আলেম আলমার আমরা জানছি আর তার কিছু অংশ আর এলমে মারিফাত বা এলমে বাতেন গোপনীয় এলেম যা কেউ জানে না গত মঙ্গলবারে বলেছি যে এই চক্রান্তের শিকার হয়েছে কিসের চক্রান্ত ছিল এটি সাবাই ইয়াহুদিদের চক্রান্ত যারা বাতেনে কিছু শিরকুফুরির আকিদা ঢুকিয়েছিল আলী রাজি আল্লাহ তালানহ সম্পর্কে আর ওই আকিদা রাফেজিদের থেকে বাতেনিদের থেকে ইসমাইলিয়া বোহরা আর আপনার আগাখানি এইসব থেকে দুরুজ নোসাইরি এসব বিভিন্ন ফিরকা তাদের রয়েছে চরমপন্থী ফিরকা যারা বলে কোরআনের প্রত্যেকটির ব্যাখ্যা রয়েছে বাতেনি গোপনীয় ব্যাখ্যা রয়েছে যা সাধারণ লোক জানে না ওই আকিদায় ঢুকেছে আর এই কাদাতে শুধু চর্মনাই ডুবে নেই দেওবন্ধ ডুবে আছে দেওবন্ধের মোহতামিম কারি তাইব সাহেব কারি তৈব সাহেব আপনাদেরকে শোনাই কিতাবটি আনা হয়নি নাকি হ্যাঁ, তার কিতাবটি ওই আপনার ওখানে টেবিলে আছে নিয়ে আসতে পারেন একজন গিয়ে ওই আপনার মৌদুদি ফিতনা দেখবেন মৌদুদি ফিতনা ওপরে টেবিলে আছে লিখেছেন দেওবন্দির একটি কিতাব যার নাম হচ্ছে ফেতনায় মৌদুদিয়াত উর্দুতে লেখা হয়েছে বইটির বাংলা তর্জমা করেছে বাংলাটি আমার কাছে এসছে মৌদুদি ফিতনা তারা বলতে চেয়েছে যে মৌদুদির জামাত বা জামাত ইসলামী একটি ইসলামের বড় ফিতনা আর তারা তারা বলছে আমরা একবারে সঠিক ইসলামের কি প্রবক্তা সঠিক ইসলামের প্রবক্তা জি সঠিক ইসলামের তারাই হচ্ছে প্রতিনিধি তাদের অবস্থা শুনুন তাদের অবস্থা আমি দুটোকে স্টাডি করি মৌদুদি মৌদুদিবাদকে বা মৌদুদি সাহেবের যে ইসলামের ব্যাখ্যা তা পড়াশোনা করার পরে আর দেওবন্দিবাদ আর এই সুফিবাদকে পড়াশোনা করার পরে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলছি তাদের অবস্থা কেমন যে মৌদুদি ছোট গর্তে পড়ে আছে আর দেবন্দিরা আর এই চর্মনাইরা বড় গর্তে পড়ে আছে আর বড় গর্তে থেকে বলছে যে তুই তুই গর্তে পড়ে আছিস যে ওট ওট ওঠা উঠাবার চেষ্টা করছে বুঝতে পারছেন ছোট গর্ত থেকে উঠাবার চেষ্টা করছে এখন ছোট গর্ত থেকে যদি বড় বড় গর্তে পড়ে আছে যেই লোক সে যদি ছোট গর্তের লোককে উঠায় তাহলে উঠিয়ে কি করবে বাঁচাবে না টেনে নিয়ে আছাড় খেয়ে আরো ডুবাবে ওকে বড় গর্তে বড় গর্তে ডুবাবে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা মৌদুদি সাহেবের অনেক ভুলের সাথে সাথে কমপক্ষে একটি হক কথা বহু হক কথাই আছে অস্বীকার করেন নেই হক বলে স্বীকার করতে হবে তার কথাই তার মধ্যে একটি হক কথা যা তিনি বলেছেন যে ইসলামে তাসাউফ নেই অস্বীকার করেছেন আর এর জন্য চর্মনাইদের সবচেয়ে বড় ঝাল হচ্ছে মৌদুদির ওপর আর জামাত ইসলামীদের ওপর আর এই ঝালের কারণে তাদেরকে ইসলামে রাখতেই চায়নি যে কোনো মজলিসে চর্মনাইরা বা দেওবন্দিরা কি বলে কাফের বলে পাইকারি হারে কাফের বলে জামাত ইসলামী করলে কাফের হয়ে যাবে মদুদি মতবাদ হচ্ছে কুফরি মতবাদ এবং তারা কাফের মুসলমানই নয় অথচ তারাও মুসলমান তাদের ভুল ভ্রান্তি হয়েছে কিছু বিদাতে পন্থা নিয়েছে আর তার চাইতে বড় বেদাতি তোমরা যাদের কিতাবে সিরি কুফুরিতে ভরা রয়েছে আমি কুফুরির ফতোয়া দিচ্ছি না সির কুফুরিতে ভরা রয়েছে কিন্তু তাদের চাইতে তোমার বড় বিদাতি বুঝতে পেরেছেন বইটা এখন আসে না তো কারি তৈব সাহেব কারি তৈব সাহেব অনেকে যারা মাদাসাতের সাথে সম্পর্কিত তারা চেনে কারি তৈব সাহেব আজকে থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে বা তারও বেশি ত্রিশ বছর দীর্ঘদিন সে দারুল উলুম দেওবন্দের মোহতামিম থেকেছেন মোহতামিম সেক্রেটারি থেকেছেন তো এই কারি তৈব সাহেব তার ব্যক্তি জীবনের দস্তুটি তুলে ধরবো না আমি আগে আমার ফর্মুলা হচ্ছে তাই যে ব্যক্তি জীবনের দস্তুটি যেন উম্মতের কোনো ক্ষতি হবে না তা তুলে ধরবো না সে কি করেছে আর যার কারণে দেওবন্দ ভেঙে দুই দেওবন্দ হয়েছে এখন আমাদের এই মতিউর ভাই তিন দেওবন্দ হয়েছে না তিন দেওবন্দ হয়েছে এক দেওবন্দ সেই দেওবান মাদ্রাসা ভেঙে আর ভাঙার সময় গোলা বারুদ নিয়ে লড়াই যেটা ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় হয়নি গোলা বারুদ নিয়ে লড়াই আলেম ছাত্র করে তিন ভাগে বিভক্ত করেছে এই কারি তাইব সাহেবের জামানায় তো কারি তাইব সাহেব ইসলামের ব্যাখ্যা কি করেছে তা শোনেন যা এই চর্মনাই করেছে কি বললো এলমে দিন দুই প্রকার ইলমে শরীয়ত ইলমে মারিফাত বা ইলমে বাতেন আমি আপনাদেরকে বললাম যে কোরআনের একটি আয়াত নিয়ে আসেন অথবা একটি হাদিস নিয়ে আসেন যাতে কে ইসলামের কে ভাগ করা হয়েছে যে কিছু জাহিরি কথা আছে সবাই জানে আর কিছু বাতিনি কথা আছে কেউ জানে খাস খাস লোক জানে এটি ইসলামের শত্রুদের মতবাদ ইহুদি মতবাদ ওই সাবাই মতবাদ এসে ঢুকেছিল রাফেজিদের মধ্যে বাতেনিদের মধ্যে যারা বলতো যে আলী আলী আলী রাজি আল্লাহ তালানকে আল্লাহর নবী বিশেষ এলিম দিয়েছেন যা অন্য কেউ জানে না তাহলে এখানে একটি হাদিসও শুনিয়ে দিই সহি বুখারি মুসলিম হাদিস রয়েছে আলী রাজি আল্লাহ তালানো সম্পর্কে হাদিসটি শুনলে আরো আপনাদের জন্য সুবিধা হবে আলী রাজি আল্লাহ তালানহর এক ছাত্র তার নাম হচ্ছে আবু জুহাইফা হাদিস বুখারির হাদিস বলছেন সালতু আলিয়ান আমি আলী রাজি আল্লাহ জিজ্ঞাসা করলাম হাল ইন্দাকুম সাইয়ুন মিম্মা লাইসা ফিল কোরআন আপনার কাছে কি এমন কোন বিদ্যা আছে এলেম আছে যা কোরআনে নেই ওকালে বিন ওয়াইনা সুফিয়ান বিন ওয়াইনা তার হাদিস বর্ণনা করেছেন যে মালাই দান না যা অন্য লোকদের কাছে নেই এমন কোন বিদ্যা খাস বিদ্যা আপনাকে এলেম আপনাকে আল্লাহ নবী দিয়েছেন যা মালাই দান নাস অন্য লোকেরা জানে না আবু বকর জানে না উমার জানে না উসমান জানে না আবু হরেরা জানে না আবদুল্লাহ বিন উমার জানে না হ্যাঁ মায়েশা জানে না অন্যরা জানে না আর শুধু আলী আপনি জানেন এরকম কোন এলেম আছে কে জিজ্ঞাসা করলেন আলী রাজি আল্লাহ ছাত্র আবু জহেফা জিজ্ঞাসা করলেন দেখেন আলী রাজি আল্লাহ তালাহনু খালিফায় রাশেদ কত সুন্দর জবাব দিচ্ছেন ফাঁকা আলা বলেন ওয়াল্লাজি ফালাকাল হাব্বা সে আল্লাহর কসম করে বলছি শপথ করে বলছি যিনি দানাকে কি করে থাকেন হ্যাঁ ফাটিয়ে থাকেন মানে দানা মাটিতে পড়লে যিনি দানা থেকে হ্যাঁ অঙ্গুর গজিয়ে উঠান তাতে থেকে গাছ জন্মায় জি অবারা আন্নাসমা যিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন তার কসম করে বলছি মা ইন্দানা আমাদের কাছে কিছুই নেই ইল্লা মাহফিল কোরআন বাস কি আছে আমাদের কাছে যা কোরআনে আছে ইল্লা মাহফিল যা কোরআনে আছে তাই আমার কাছে আছে ইল্লা ফাহমান তবে পাক জ্ঞান দিয়েছেন মানুষকে কাউকে বেশি জ্ঞান দিয়েছেন কাউকে কম দিয়েছেন ইউতারজলুন ফি কিতাবহি আল্লাহর কিতাব সম্পর্কে কোরআনে তাফসির সম্পর্কে যাকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন ওইটুকু জ্ঞান আছে সবাই সময় না অমাফিস সাহিফা তিনি কি দাবি করলেন যে আমি বুঝি আর অন্যরা বুঝে না করিম সাল্লাম বলেছেন বিশেষ বিশেষ গুণ কিছু সাহাবি সাহাবা সম্পর্কে কোরআন লিখতেন তিনি তাহলে কোরআনের আয়াত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল সম্পর্কে আলমবিল হালাল আর হালাল হারাম সম্পর্কে সম্পর্কে অনেক জ্ঞানী রাজি আল্লাহ তার বৈশিষ্ট্য বলেছেন যে তিনি এত সুন্দর কথা বলেন যে যদি আমার পরে কেউ নবী তাহলে হয়তো হইতো হচ্ছেন সাহিফা আর একটি সহিফা আমার কাছে আছে একটা নোট আছে সহিফা তা আছে আমার কাছে কলতো ওমাফিস সাহিফা জিজ্ঞাসা করছেন কারণ কেউ এখান থেকে সুযোগ নিতে পারে যে সহিফাতে তাহলে ছিল যে আলী রাজি আল্লাহ তারা প্রথম খলিফা হবেন তারা দখল করে নেবে ইত্যাদি ইত্যাদি ভবিষ্যৎবাণী থাকতে পারে অথবা কেমন পর্যন্ত এই পীরতন্ত্রে যতগুলি তরিকা আছে সেগুলি থাকতে পারে বক্তরা এরা বলতে পারে তাই স্পষ্ট করে দিচ্ছেন তিনি জিজ্ঞাসা করা হলো কুলতো আমাফিস সাহিফা আপনার কাছে যে সহিফাটি আছে পুস্তিকাটি তাতে আর কি আছে কালা আল আকলু তাতে আছে দিয়াতের মাসলা মাসাল আকল মানে দিয়াত কেউ যদি ভুল ভুলবশত কাউকে খুন করে দেয় অথবা খুন করে দেয় কিন্তু খুনের বদলা খুন নিল না বলছে আমি রক্তপণ নেব দিয়ে মানে রক্তপণ রক্তপণের আহকা মাসলামা সাইল ইচ্ছাকৃত কাতাল কাতলে আমাদ ভুল করে কাতাল কাতলে খাতা শিভা আমাদ ইচ্ছাকৃত কিন্তু এমন কিছু দিয়ে অস্ত্র দিয়ে মারেনি হয়তো যাতে মারা যায় কিন্তু লোকটি মরে গেল এগুলি হচ্ছে কতলের কিসিম বা প্রকার এসব মশলা মশাইল রয়েছে অফেকাকুল আসির আর বন্দিকে মুক্ত করা বন্দিকে মুক্ত করার ক্ষেত্রে অমুসলিমদের কাছে কাফেরদের কাছে বন্দি ধরা পড়ে গেছে তাকে তাদেরকে মুক্ত করব এই সম্পর্কে বন্দি মুক্ত করবো এইসব মাসলা মাসাইল রয়েছে অথবা মুসলিমদের কাছে কাফের বন্দি আছে তারা মুক্ত করতে চায় তো সেই ক্ষেত্রে মাসলা মাসাইল আর একটি মাসলা আছে তাতে আল্লাহ মুসলিম বে কাফেরিন কোন মুসলিমকে কোন কাফের বিনিময়ে হত্যা করা যাবে না একজন মুসলিম কোন কাফেরকে খুন করে দিয়েছে জুলুম করেছে কিন্তু তার কারণে একজন মুসলিম কালেমা ইহিল্লা পড়া মানুষ নামাজি মানুষকে কাফের বিনিময়ে বদলে হত্যা করা কেসাস নেওয়া যাবে না রক্তপণ দিয়ে বিদায় করে দিতে হবে তাকে দিয়ে দিতে হবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু জানের বদল জান না এখানে কারণ একজন মমিন আর যাকে সে কতল করেছে সে কাফের তার রক্তের মূল্য মমিনের রক্তের মূল্য সমান নয় নবী করিম সাল্লাম এই কথা বলেছেন যা লিখে রেখেছিলেন এই সাহিফাতে বোখারি শরীফের হাদিস একশো এগারো নম্বর আঠারোশো সত্তর তিন হাজার সাতচল্লিশ কয়েক জায়গাতে এই হাদিসটি রয়েছে তো যে কথাটি বলতে চেয়েছিলাম যে আলী রাজি আল্লাহ তালানহকে সাজারাতে এরা বড় পীর বানিয়েছে আলী রাজি আল্লাহ তালানহকে এই সাজারাতে কি বানিয়েছে বড় পীর বানিয়েছে চৌষট্টি পৃষ্ঠায় রয়েছে দেখেন বলছেন যে আমার পীর ইসাক সাহেব বলছেন আমার পীর হজরত মৌলানা কারি ইব্রাহিম সাহেব তাহার পীর কুতুবে আলম হজরত রশিদ আহমদ গঙ্গোই সাহেব তাহার পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মাকি সাহেব তাহার পীর মিয়াজি নোর মোহাম্মদ ঝঞ্জাবি সাহেব এই করতে করতে আগে গিয়ে বলছেন যে তাহার পীর আলাউদ্দিন সাবের সামনের দিয়ে গিয়ে একজন পীর আছে তার নাম কি আলাউদ্দিন সাবের ওই সাবের নামে হচ্ছে এই তরিকার নাম হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া সাবেরিটা পেলেন তাহলে যে সাবেরিয়া নাম কেন আচ্ছা আচ্ছা তারপরে একটু আগে গিয়ে বলছে তাহার পীর শাহেখ ফরিদুদ্দিন মাসুদ সাকারগঞ্জি সব ভারতের এই ভারতীয় ইসলাম তাহার পীর খাজা উসমান হারনি তাহার পীর খাজা শরীফ জেন্দানি তাহার পীর খাজা কুতুব উদ্দিন মৌদুর চিস্তি মানে খাজা তাহার পীর খাজা নাসের উদ্দিন আবু ইউসুফ চিস্তি সব চিস্তি ওই যে চিস্তি এলো তারপরে তারপরে তারপরে গিয়ে বলছে তাহার পীর ইমাম হাসান বাসরি কোথায় পৌঁছিল এসে তাবেইতে এখন পৌঁছে গেছে তাবেইতে পৌঁছে গেছে আপনাদের কাছে প্রশ্ন তাবেইনদের মধ্যে সৈয়দু তাবেইন বলা হতো সঈদ ইবনুল কি তাবেইনদের মধ্যে সবচাইতে জ্ঞানী সঈদ বিন মুসাইব রহমতুল্লাহ আলী ছিলেন তার সম্পর্কে অলমাদের মত যে অনেক সাহাবাই কিরম চাইতে তিনি দিনের বেশি জ্ঞান রাখতেন জি এত কাছাকাছি বড় তাবাইনদের মধ্যেকার তিনি একজন তার নাম কেন নেওয়া হইল না হাসান বাসরির নাম আচ্ছা তারপরে শোনেন তাহার পীর হজরত আলী রাজি আল্লাহ আনহ হাসান বাসরির পীর আলী রাজি আল্লাহ তালানহকে পীর বানিয়ে দিল আলীকে কেন বানানো হইলো আপনাদের কাছে প্রশ্ন উসমানকে কেন হইলো না ওমারকে কেন বানানো হইলো না অথচ উমারের কাছে আল্লাহ বলছেন মূল হামুন তাকে এলহাম হয় যা বলে শরীয়ত কোরআন ওর মোতাবেক নাজিল হয়ে যায় আল্লাহ পর্দা নাজিল করো পর্দা নাজিল করে এই দোয়া করছে নাজিল হয়ে গেল পর্দার হুকুম নাজিল হয়ে গেল বদরের বন্দীদেরকে সত্তর জনকে জবাই করতে হবে ছাড়তে হবে না তিনি বলছেন আল্লাহ বলছেন ঠিক বলেছিল উমার লাউলা কিতাব তুমি ছাড়লে কেন আল্লাহ নবীকে হালকা একটু শাসন করছেন যে ছাড়তে হইতো না কেন ছাড়লে তুমি ছাড়তে হইতো না কিন্তু আমি যেহেতু তোমাদের আগে গুনা মাফ করে দিই সেই জন্য না হলে তোমাদেরকে ধরতাম আল্লাহ বলছে কিতাব আল্লাহ সাবাক আলামাসাকুম ফিমা আখাজতুম আলী আযাবুন আযীম সেই উমারের সিলসিলা কেন এলো না উমারের নাম কেন আলীর নাম কেন এলো রাজি আল্লাহ আজমাইন তাহার পীর এখন শুনেন আলীর পীর আবার কি হবে আরে নবীকেও ছাড়েনি বেয়াদবেরা বলছেন তাহার পীর হজরত রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম জি রাসুল্লাহামকে পীর বানিয়ে দিল এখন শুনলেন সাজারা আলী রাজি আল্লাহ ওখান দিয়ে ঢুকেছে শিরকুফরি উম্মাতে মুসলিমাই ঢুকেছে বাতিনি মতবাদ ঢুকেছে এই বাতিনি মতবাদের কাদায় হাবুডুবু করছে চর্ম নাই সেই রকমই হচ্ছে চলে আসছে এই বিংশ শতাব্দীর জাহিলিয়াত মৌদুদি ফিতনা লিখেছে আমাদের দেওবন্দি ভাইরা তাতে কিছু কথা সত্য হক রয়েছে আর কিছু কথা বাড়াবাড়ি মিথ্যাও রয়েছে এই কিতাব সম্পর্কে সারমর্ম মন্তব্য হচ্ছে এই তো এতে শেষখান ওলামা কেরামদের মন্তব্য লিখেছে যে মহদুদি সম্পর্কে দেওবন্দি ওলামারা কি বলেছে সব দেওবন্দি আলমদের ফতোয়া লিখেছে তাতে তাতে এক জায়গায় লিখছে হজরত আল্লামা কারি মোহাম্মদ তৈব সাহেব মোহতামিম দারুল আলম দেওবন্দ তার অভিমত জামাত ইসলামী বা মদুদি মতবাদ সম্পর্কে বলছে হুকুমাতে এলাহিয়ার বাহ্যিক বিধিমালার সমষ্টিগত নাম হচ্ছে ফেকা আর আভ্যন্তরীণ রীতি নীতিকে বলা হয় তাসাউফ তাহলে ইসলামকে কারি তাইব কয় ভাগে ভাগ করলো দুই ভাগে ভাগ করলো একটা হচ্ছে ফেকা তাহলে ফেকা দিয়ে যথেষ্ট ফেকা থেকে আকিদার কথা আছে আকিদা লাগবে না দেখেন এই জন্য আকিদাই এরা এতিম আকিদাই না এদের কাছে শিরিক বিদাতে ডুবে আছে শুধু ফেকা নিয়ে দৌড়াদৌড়ি করছে অজু আর গোসলের মাসলাতে হাইজ নেফাসের মাসলাই ডুবে আছে কিন্তু আকিদাই জানে না তৌহিদ উলুহিয়াত কাকে বলে তৌহিদ রবুবিয়াত কাকে বলে তৌহিদুল আসমা সেফাত কাকে বলে আল্লাহ কোথায় তাই জানে না আকিদায় যেহেতু তারা পড়াশোনা করে না পড়াশোনা করাই না এত বড় দেবন্দেও আর ইসলামকে দুই ভাগে ভাগ করলো ইসলামের এলএম কে বিদ্যাকে দুই ভাগে ভাগ করলো তাসাউফ এই ভাগ এখানেও আপনাকে একটু আগে শোনালাম যে ভাগের কথা শুনলেন সময় হতে যাচ্ছে পৃষ্ঠা আটান্ন আটান্ন পৃষ্ঠায় আপনাকে দেখায় কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হচ্ছে সময়ের অভাবের কারণে আটান্ন পৃষ্ঠে খেলাফতের কথা আছে খেলাফত বলছেন কারি মানে এসাক সাহেব বলছেন যে তার ওস্তাদ মানে কারি ইব্রাহিম এবং তাহার পুত্র মৌলানা সিরাজুল হক সাহেবকে বললেন যে দুইখানা সনদ লিখিয়ে দাও কারি ইব্রাহিম বললেন দুইখানা সনদ লেখো একটা হচ্ছে কেরাতের সনদ আমি যখন মৌলবী এসাকের কোরআন শরীফের ইমতেহান নিয়েছি তখন তাহাকে সনদ দিতে স্মরণ ছিল না এই সনদ আর আরেকটি আরেক আরেকখানা সনদ লিখিয়ে দাও যে যেন সে আল্লাহ পাকের বান্দাগণকে আল্লাহ পাকের রাস্তায় ডাকিতে পারে এটি আল্লাহ পাকের রাস্তা নাকি আল্লাহ তো কোরআনে বলেছেন আদু এল আল্লাহ আল্লাহর দিকে ডাকো আল্লাহর দিনের দিকে ডাকো আল্লাহর কিতাব কোরআনুল করিমের দিকে ডাকো নবীর হাদিসের দিকে ডাকো কিন্তু এ কি আল্লাহর দিন যেগুলি আপনাদেরকে শোনানো হচ্ছে এই সনদ তাকে দেওয়া হইল অর্থাৎ লোককে বয়াত করা করাইয়া এই সিলসিলায় দাখিল করাইতে পারবে আল্লাহর দিন মানে হচ্ছে বয়াত করিয়া এই সিলসিলা জি আমি কিছু বুঝিতে পারিলাম না এই সমস্ত সবই মাবুদের লীলা আমি খেলাফত পাওয়ার উপযুক্ত না তবুও কেন যে আমাকে খেলাফত দিয়েছেন তারপরে সামনে আরো গিয়ে বলছেন কিন্তু হুজুর কিবলা বলিলেন বাবা এসাক কি মনে করিয়াছ তোমার উপর আল্লাহ পাকের হুকুম হইয়াছে তোমার ওপর আল্লাহ পাকের হুকুম হইয়াছে বলুন এই কথাটি কত বড় ধৃষ্টতা আর কত বড় অহংকার তাকাব্বর আল্লাহর হুকুম কার উপর নাজেল হয় বলুন তো সাধারণ মানুষেরা নবী ছাড়া কারো কাছে ওহি আসে কারো কাছে ওহি আসে না আর ওহি না আসলে আল্লাহর হুকুম কেমন করে জানতে পারেন কোন রাস্তা দিয়ে যদি বলেন স্বপ্নে দেখেছি স্বপ্নের ধর্ম তাহলে স্বপ্নে তো আপনার কাছে আমার কাছে যে নিজেকে ওলি বলছে পীর বলছে তার কাছে তো শয়তান তাকে নিয়ে খেলা করতে পারে আর যে যত বেশি শির্ক বিদাত করবে শয়তান তাকে নিয়ে আরো ছিনিমিনি খেলা করবে আল্লাহর হুকুম আসিয়াছে তোমাকে খেলাফত দেওয়ার জন্য সুফহান আল্লাহ কত বড় ইসলাম বিরোধী কথা তারপরে দুই নম্বর কথা আর একটি কথা গুরুত্বপূর্ণ শুনে রাখুন খেলাফত খেলাফত কাকে বলে ইসলামে খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাম ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা তার এতেকালের সাথে সাথে তারপরে কে পেলেন তারপরে ওমার খলিফা হলেন ওমার রাজিয়া নিজে খলিফা বানিয়ে গেলেন যে যোগ্য ব্যক্তি ওমারকে আমি খলিফা বানিয়ে গেলাম উসমান রাজিয়া খলিফা হলেন কয়েকজনের একটা কমিটি তৈরি করে তার মাধ্যমে খলিফা হলেন আলী রাজিয়া খলিফা হলেন তারপরে মাভিয়া রাজিয়া আল্লাহ হাসান কিছুদিনের খলিফা হলেন তারপরে মাভিয়া রাজি আল্লাহ খলিফা হলেন এই খেলাফতের সিলসিলা ইসলামী হুকুমতের খেলাফতের সিলসিলা চলতে চলতে তাতে কিছু ত্রুটি ঢুকলেও অমাইয়া বংশের যুগে চলতে থাকলো একশো পর্যন্ত তারপরে ছয়শো পর্যন্ত আব্বাসীদের খেলাফত চলতে থাকলো তারপরে আবার তুর্কিদের খেলাফত শুরু হলো যা আপনার এই গত শতাব্দী পর্যন্ত চলতে থাকলো সবচাইতে বেশি খুশি হলো ইয়াহুদি খ্রিস্টান জগৎ যখন তুর্কিদের টিমটিমা মরা মরা খেলাফত তবু ইসলামী খেলাফত ছিল তাতেও ভয়ে ভীত ছিল ইয়াহুদি খ্রিস্টান জগৎ তাই যখন তাকে একবারে ধ্বংস করতে পারলো সবচেয়ে বেশি খুশি মানিয়েছিল ইয়াহুদি খ্রিস্টান জগৎ এই খেলাফত শেষ হয়ে গেল কেন আল্লাহর পক্ষ থেকে গজব আসলাম যে তোমরা মন গড়া খেলাফত তৈরি করেছো ইসলামী খেলাফতকে বাদ দিয়ে বিদাতি খেলাফত তৈরি করেছো বিদাতি খলিফাত খেলাফত কি শুরু হলো পীরমরিদির খেলাফত বলুন বাংলাদেশে যত পাপ হচ্ছে পীরমরিদির খেলাফত দিয়ে কোন পরিবর্তন নিয়ে আসতে পেরেছে বেশ্যাখানার লাইসেন্স বন্ধ করতে পেরেছে এখান থেকে শুরু করি না হয় যেটা দিয়ে জামাতি ভাইরা শুরু করে এগুলি শুরু করে তারা আমরা শুরু করি কোনখান থেকে শিরকুফুরি আর তৌহিদ থেকে শুরু করি তৌহিদ প্রতিষ্ঠা করতে পেরেছে বাংলাদেশে না লক্ষ লক্ষ মাজারের পূজা হচ্ছে পীরের পূজা হচ্ছে বাইজিদ বস্তামের নামে পূজা হচ্ছে কদমে রসুমের নামে পূজা হচ্ছে ন্যাংটা পীরের পূজা হচ্ছে আটরসি মাইজ ভান্ডারিতে আর কত কত পীরের যে পূজা হচ্ছে পূজা হচ্ছে জীবিত মৃত পীরের আস্থানার অভাব নেই তাহলে কোন খেলাফত কায়েম হয়েছে ইসলামী আইনের বাস্তবায়ন করা না তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না করতে পেরেছে না এই পীর মরিদের খেলাফত দিয়ে কখনো কেমত পর্যন্ত করতে পারবে না করতে পেরেছে কেউ না খাজা মনুদ্দিন চিস্তি করতে পেরেছে না আলাউদ্দিন সাবেরি করতে পেরেছে না নিজামুদ্দিন আউলিয়াই করতে পেরেছে না কেউ করতে পেরেছে পীর মরিদির খেলাফত দিয়ে তাহলে বোঝা গেল পীর মরিদির খেলাফত হচ্ছে বিদাতি খেলাফত আর সন্ন্যতি খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাম আল খেলাফত সানা আমার উম্মতের খেলাফত যে খেলাফত প্রথম খেলাফতে রাশেদা হবে নবীলামের তরিকার উপর পুরোপুরি যারা চলবে ত্রিশ বছর ধরে চলবে তারপরে ধীরে ধীরে একটু করে ভেজাল ঢুকতে লাগবে তারপরেও সেই খেলাফতকে ইসলামের শত্রুরা ভয় করত কিন্তু আজকাল লক্ষ লক্ষ পীরের খেলাফতকে পরোয়াই করে না বরং তারা চায় ইসলামের শত্রুরা চায় যে এই পীর মরিদির খেলাফত থাক থাক কারণ পীর মরিদির খেলাফত থাকে কোথায় খানকাতে বনে জঙ্গলে আর ইসলামের শত্রুরা যারা মানব রচিত বিধান দিয়ে দেশ শাসন করতে চায় তাদের নেতৃত্ব ঢাকা শহরে ইউনিভার্সিটিতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আর সংসদে তাহলে অসুবিধা আছে কিছু দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব নেই আর ইসলামী খেলাফত আবু বাকারের খেলাফত কোথায় ছিল সংসদে তাহলে আবু বাকার খেলাফত যদি প্রতিষ্ঠা করেন উমারের খেলাফত প্রতিষ্ঠা করেন সংসদে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন আদালতে যাবেন আপনি থানা পুলিশে যাবেন আপনি হ্যাঁ ক্যান্টালমেন্টে যাবে সেই খেলাফত সবচেয়ে খেলাফত যাবে সুতরাং এই খেলাফত ইসলামের শত্রুরা বরদাস্ত করতে চায় না জি তো এই খেলাফতের কথা এই পীরপন্থীরা উল্লেখ করেছে পঁয়ষট্টি পৃষ্ঠায় আরো কিছু দেখায় আপনাদেরকে পঁয়ষট্টি পৃষ্ঠা বলছেন এই তরিকায় কোন তরিকা চিস্তিয়া সাবরে চর্মনাই তরিকায় এই তরিকার প্রায় অলিগণের মধ্যে হাল ও জজবা ছিল হাল জজবা হইতে থাকে হাল জজবা মানে পাগলামি করা মাতলামি করা বেহুশ হয়ে পড়া চিখ মারা নামাজ পড়তে পড়তে একবার হেসে ওঠা একবার কেঁদে ওঠা হ্যাঁ একবার বেহুশ হয়ে পড়া এগুলি তারপরে সামনে আরো গিয়ে বলছেন প্রথম সবক নিয়ে আমল করিতে থাকিলে জজবা ও হাল পয়দা হইতে থাকবে এবং আস্তে আস্তে মারিফাতে কামেল হইতে থাকে যাহার মধ্যে কোনো প্রকার ওয়াজদ হাল নেই তাহার মধ্যে মারিফত নেই যদি ওয়াজদ হাল না হয় মানে আপনি যদি চিৎকার করে না ওঠেন লাফ দিয়ে না ওঠেন মাঝে মাঝে হেসে উঠবেন কেঁদে উঠবেন বেহুশ হয়ে যাবেন এগুলো যদি না হয় তাহলে তার মধ্যে মারেফত নেই মানে শয়তানি শয়তানি মারেফত হ্যাঁ শয়তানের শয়তানের দর্শকে শয়তানের শিক্ষাকে কবুল করছে না দুনিয়ার আগুন যদি বাড়ি ঘর জ্বালাইয়া ভস্য করিতে পারে তবে আল্লাহর ইস্কের আগুনে কেন ওয়াজদাহাল হইবে না দেখলেন দলিল দুনিয়ার আগুনে যদি খড় লকড়ি বাড়ি ঘরকে জ্বালিয়ে দেয় এত বড় বিল্ডিং কে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে তাহলে কিসের আগুন আল্লাহর ইস্কের আগুন ইস্ক এদেরকে বলি আমি গত মঙ্গলবারে বলেছি যে বাবা আল্লাহর সাথে ইস্ক কর আগে তোমার মায়ের সাথে ইস্ক করো গিয়ে প্রেম করো ইস্ক মানে প্রেম মায়ের সাথে প্রেম করবে কেউ কেউ বলতে পারবেন এই বেয়াদবির কথা যে মাগো তোমাকে খুব ইস্ক করি ইস্ক তো বুঝবেন আপনার আম্মা তোকে বাংলা ভাষায় বোঝান আপনার মা তোমাকে খুব প্রেম করি তুমি আমার প্রেমিকা বলতে পারবেন এরা বলছে তাদেরকে বলি আল্লাহর সাথে কেন এত বড় বিয়া দিবি আগে মায়ের সাথে বিয়া দিবি করো বাবার সাথে বিয়া দিবি করো বড় বোন আপা তোমার সাথে আমি খুব প্রেম করি শাশুড়ি মা শাশুড়ি কে বলেন শাশুড়ি মা তোমার মেয়ের সাথেও প্রেম করি আর তোমার সাথেও আমি প্রেম করি আউজবিল্লা এসব বিয়া দেবী করেন আর লাজ্জুত খান শ্বশুর শাশুড়ির কাছে আর বাবার কাছে ভাইয়ের কাছে বোনের কাছে তারপরে ফিরে আসেন সঠিক ইসলামের দিকে তারপরে আল্লাহর সামনে আর বিয়াদবি করবেন না কত বড় বিয়া দেবী আল্লাহর সাথে যে আল্লাহর সাথে ইস্ক করে প্রেম করে কোরআন এখানে কোথাও ইস্ক শব্দ আল্লাহর ক্ষেত্রে আছে মহাব্বত আছে হব্বুন আছে হব্বুল্লাহ ওরা রাসুলহু নবীলাম হাদিস আছে ইনকুন্তুম তো হিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফত্তাবি উনি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন জি জি আমানু আসাদ্য ইসকান লিল্লা আছে কোরআনে আসাদ্য হুব্বান লিল্লা যারা মমিন ইমানদার তারা আল্লাহকে অতি ভালোবাসে হুব্বান লিল্লা তাহলে বোঝা গেল ইস করা আল্লাহর সাথে চরম বেয়াদবি যার পরিণাম হচ্ছে কুফরি এইরকম বেয়াদবি কুফরি মায়ের সাথে বেয়াদবি করে শাশুড়ির সাথে বেয়াদবি করে যদি জুতো খেতে হয় তাহলে আল্লাহর সাথে এইরকম গোস্তাখি বেয়াদবি করে জাহান নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই এই এস করতে থাকে এই তরিকার লোকেরা চিস্তিয়া তরিকাকে আবার দুই ভাগে ভাগ করে চিস্তিয়া তরিকা দুই ভাগে বিভক্ত কত রাস্তা দেখছেন শয়তানের রাস্তা অনেক আল্লাহর রাস্তা কিন্তু একটি ওয়ান্না হাজার সেরাতে মুস্তাকেমা তাই না আমার চিস্তিয়া চিস্তিয়া তো চারটার একটা চিস্তিয়াকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা আর একটি হচ্ছে চিস্তিয়া নিজামিয়া তরিকা হজরত আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাই হইতে চিস্তিয়া সাবেরিয়া তরিকা এসছে আল্লাহ তাহলে আল্লাহ রসুল থেকে আসছে তারাই তো স্বীকার করছে এসব তরিকা তাহলে আল্লাহ রসুল থেকে তারা স্বীকার করলো না করলো না কোথেকে এসছে বলছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা হজরত আলাউদ্দিন সাবের থেকে হইতে আর চিস্তি এবং হজরত নিজামুদ্দিন আউলিয়া হইতে চিস্তিয়া নিজামিয়া প্রচলিত হয়েছে তাদের থেকে এসেছে তাহলে বোঝা গেল এগুলি নিজামুদ্দিন আউলিয়ার ধর্ম আর আলাউদ্দিন সাবিরের ধর্ম যেগুলি এই চর্মনাইদের কাছে পৌঁছেছে সময় শেষ হতে যাচ্ছে আজান হয়ে যাবে সেজন্য এখান থেকে ছেড়ে দিচ্ছি বাকি আলোচনা ইনশা আল্লাহ তালা আগামী অনুষ্ঠান করা হবে